الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد عن إبراهيم حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال নবী সাল্লাল্লাহু ইরশাদ করেছেন খাইরুকুম কারনি খাইরুকুম কারনি সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এটি হচ্ছে সবচাইতে উত্তম যুগ স্বর্ণ যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম অতঃপর ওই লোকদের যুগ যারা তাদের পর রয়েছে মানে তারপর রয়েছে কালা ইমরান ইমরান বলছেন ফামা আদরি আমি জানি না সন্দেহ হচ্ছে কালাম নবী সাল বাদা কলি মার্রাতাইন খাইরকম কারণী বলার পরে দুইবার বললেন আউ সালাসান তিনবার বললেন হ্যাঁ খাইরকম বললেন তিনবার না দুইবার বললেন অতঃপর তাদের পরে মানে তাবা তাবেইনদের পরে এমন এক জাতি আসবে ইয়া সাধন যারা সাক্ষ্য দিবে ওয়ালা ইস্তা সাধন অথচ তাদের কাছ থেকে সাক্ষ্য সাক্ষী তলব করা হবে না মানে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এত মিথ্যা বলতে তারা আগ্রহী এবং এই দুঃসাহসিকতা যে সাক্ষী বলে একটু এই যে আমাদের ঘটনাটা ঘটেছে দুইজনের দ্বন্দ্ব একটু সাক্ষী এনে দেখেছেন তো আপনি সাক্ষী দেন তো জিজ্ঞেস করার প্রয়োজন নেই আগে থেকে আমি সাক্ষী দেবো কত টাকা দিবে তুমি বা কিন্তু আমার আত্মীয়র ব্যাপার একদিকে আত্মীয় আর একদিকে না আত্মীয় না সে অন্য লোক সুতরাং আত্মীয়র পক্ষ থেকে আমি দেখেছি না ওর অন্যায় সম্পূর্ণ অন্যায় তার এর কোনো অন্যায় নেই আচ্ছা। বা বন্ধু দেশি এলাকার হ্যাঁ আঞ্চলিকতা খুব বেশি এখানে তো নাকি আঞ্চলিকতার লড়াই হয়ে যায় অনেক সময় বাংলাদেশ ভাইরা যাদের যারা রয়েছে তাদের মধ্যে নাকি আঞ্চলিকতার লড়াই ইয়ে কুমিল্লা দল তো এদিকে নোয়াখালী দল হ্যাঁ লড়াই হ্যাঁ আল্লাহ জি হ্যাঁ অন্যদের সাথে লাগলে আবার হ্যাঁ এটা হচ্ছে এই নবী সাল্লাম এই এই লোকদের দিকে ইঙ্গিত করেছেন যে এমন একটা যুগ আসবে সাক্ষী দিবে বাঙালি এর পক্ষ থেকে দিতে হবে সাক্ষী হ্যাঁ পক্ষ নিতে হবে সবার মধ্যে সমস্ত হ্যাঁ আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত করে ইমানের দুর্বলতা নবী সাল্লাম বলছেন ভবিষ্যৎবাণী যে তাবা তাবেনের পরে এইরকম লোক জন্মাতে শুরু হবে যে সাক্ষীর জন্য ডাকা হয়নি আগে থেকে সাক্ষী ঠিক আছে দেখি আপনার পক্ষ থেকে আমি বলবো হ্যাঁ আরবি হলে আরবির পক্ষ থেকে শুরু করে দিল হ্যাঁ পাকিস্তান হলো পাকিস্তানের পক্ষ থেকে শুরু করে দিল এই যে জাতীয়তা ইয়াসাদুন সাক্ষী দিতে আগ্রহী ওয়ালা ইস্তাসাদুন অথচ সাক্ষীর জন্য তাকে তার কাছে সাক্ষী চাওয়াই হয়নি ওয়াখনুন এবং তারা বিশ্বাসঘাতকতা করবে খেয়ানত করবে ওয়ালা ইউতামানুন আমানতে রক্ষা করবে না আমানত রক্ষা করবে না আমানত ধন দৌলত টাকা পয়সা আর আমানতের ক্ষেত্রে কথাবার্তা আমানতের ক্ষেত্রে হয়তো কোনো কথা আপনাকে বিশ্বাস করে বলেই ফেলেছে যে কথাটি আপনি যদি লিক আউট করেন বলে দেন তো তার ক্ষতি হবে সম্পর্কের অবনতি ঘটবে চাই না হয়তো বলে ফেলেছে অথবা তার পারিবারিক ব্যাপার ছিল আপনাকে ক্লোজ বন্ধু মনে করে তার পারিবারিক ব্যাপার বাবার ব্যাপার হোক মায়ের ব্যাপার হোক অনেক এরকম হয় ভাইদের ব্যাপার হোক পারিবারিক সমস্যা অনেক সময় আছে যেগুলি বললে একটু মান সম্মানের ব্যাপার স্যাপার হয়তো অনেক সময় আছে হয়তো আপনাকে বলেছে আপনাকে ঘনিষ্ঠ মানুষ মনে করে আপনার একটু হয়তো মনোমালিন্যতা হতেই হ্যাঁ এই বড় বড় কথাবার্তা বলে ওর ভাইয়ের সাথে ওর মিল নেই হ্যাঁ ওর মায়ের সাথে সম্পর্ক ভালো নেই ও বাবার সাথে সম্পর্ক ভালো নেই বিয়ে করেছে এরকম করে খেয়ানত এগুলি কথার খেয়ানত টাকা পয়সার তো খেয়ানত নেই কথার খেয়ানত এগুলি অপরাধ ইন্নাল্লাহ ইয়ামুরুক আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা আমানত যার আমানত আমানত পৌঁছাতে হবে ধন সম্পদের আমানত হোক অথবা কথাবার্তার আমানত হোক আমানতের খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় আমানত হচ্ছে আল্লাহ যে আমানত আমাদেরকে দিয়েছেন ইসলাম তার হেফাজত করাই হচ্ছে আমানত তো এখন খেয়ানত করবে যারা দিন দিন মোতাবেক ইসলাম মোতাবেক চলে না তারাও খায়েন খেয়ানতকারী মুসলমান অথচ নামাজ নেই মুসলমান অথচ জামাতের পাবন্দি নেই মুসলমান অথচ হারাম থেকে বাঁচে না পাপ করে খেয়ানত তো আমানতটা ব্যাপক অর্থে কিন্তু আল্লাহর হককেও সামিল বান্দার হককেও সামিল কিন্তু সাধারণত এমনি আমানত যখন বলা হয় তখন বান্দার হকের ক্ষেত্রে মানুষ বুঝে থাকে জি ওয়ান জরুন মানত মানবে কিন্তু মানত পুরা করবে না তখন তখন মানুষ মেনে নেবে আল্লাহ যদি আমার সৌদি আরব পৌঁছে দাও চাকরি যদি একটা ভালো লেগে যায় তাহলে এই করব তারপরে দেখলো চাকরি হয়ে যাওয়ার পরে এত টাকা লেগে যাবে আমি তো এত টাকা দান করতে চেয়ে দিয়েছি মসজিদে হ্যাঁ এত বস্তা সিমেন্ট দিতে চেয়েছি এতটা ফ্যান দিতে চেয়েছি অনেকটা খরচ পড়ে যাবে না রেখে দিল চেপে রেখে দিল আর তার মান্য সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো এরকম অনেকেই করে কৃপণতা চলে আসে টাকা পয়সা হওয়ার পরে এমজরুন মানত মানবে কিন্তু মানত পুরা করবে না আর কি হবে ওয়াজ হারফি সামানো এবং তারা তাদের মোটা হওয়া প্রকাশ পাবে হ্যাঁ ফ্যাটি হতে লাগবে নবী একটি ভবিষ্যৎবাণী করেছেন যে তাবা তাবাইনদের পরের যুগে লোকেরা যখন ধন দৌলতের প্রাচুর্যতা হবে ভোগ বিলাস খুব বেশি বেড়ে যাবে আর এটা শুধু তার পরের যুগকে কেন্দ্র করে বলা হয়নি কেমন পর্যন্ত মানুষের কথা বলা হয়েছে ইয়াজহারু ফিহিম সামান লোকজন মোটা হইতে লাগবে দেখুন আজকাল আজকাল মহিলারা দুটোর বেশি ছেলে নেবে না সন্তান নেবে না আর ম্যাক্সিমাম মহিলারা তিরিশ বছর থেকে মোটা হইতে শুরু হয়েছে মুটিয়ে চলে যাচ্ছে শহর শহরের লোকেরা শহরের লোকেরা ম্যাক্সিমাম মুটিয়ে চলে যাচ্ছে ইয়াজহারু ফিহিম সামান তখন আয়েশ আরাম কষ্ট নেই এবাদত বন্দিগি নেই হ্যাঁ, হ্যাঁ কর্ম নেই বসে বসে খায় কেউ যদি কাফালা খেতে চাই তাহলে কি মোটা হবে না তো কি হবে ওর কাজই কি আছে জানছে যে ও মাস গেলে তো পয়সা আছে হ্যাঁ সুদ যদি খেতে থাকে তাহলে ব্যাংকে আমার দু লাখ টাকা রাখা আছে মান্থলি এত টাকা আসছে ফিক্সড ডিপোজিট করা আছে এলআইসি যদি করে রাখে লাইফ ইন্স্যুরেন্স করা আছে তাহলে আর কাজকর্ম কি হ্যাঁ প্রত্যেকটি আরে আজকাল আমাদের দেশে প্রত্যেকটি ছেলে আর মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখছে যেদিন ছেলে জন্মে গেল বিশ হাজার টাকা করে দিল অনেক লোক করছে যা খবর পেলাম বিশ হাজার টাকা আঠারো বছর বয়সে মেয়ের বিয়ে দিতে হবে ওর টাকা দিয়ে বিয়ে দেবো হ্যাঁ ছেলেকে পড়াবো ওই সুদের টাকা দিয়ে পড়াবে বিশ হাজার টাকা যেদিন জন্মেছে বিশ হাজার টাকা তার নামে ফিরতে ডিপোজিট করে দিবে তাহলে তো মোটা হবে বসে বসে খাচ্ছে মেহনত করতে হচ্ছে না চিন্তা করতে হচ্ছে না ওর আসে তো ব্যাংক থেকে তো টাকা উঠবে এত টাকা পলিসি বিভিন্ন রকমের পলিসি ওয়াজ হারফি হিমুসামান বিশ্লেষণের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে এত মোটা মুসলমান জাতি এত মোটা ছিল না যত মোটা হইতে শুরু হয়েছে আজকাল দ্বিতীয় হাদিস আন আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু বলেছিলেন আবদুল্লাহ যখন বলা হবে তখন কাকে উদ্দেশ্য করা হয় শুধু আবদুল্লাহ আবদুল্লাহ মুসলিম আন আব্দুল্লাহ রাজি আল্লাহ আনহু আইন নবী সাল্লাহ আলী সাল্লাম কাল শুধু রাজি আল্লাহ আনহু বললেন ইমাম বুখারি তার মানে বোঝা গেল যে আবদুল্লাহর আব্বা মসউদ মুসলমান হানি এক কথায় অবস্থায় মারা গেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উত্তম লোকেরা হচ্ছে আমার যুগের লোক এখানে আরো স্পষ্ট হয়ে গেল তার শুধু নবীকে নাই উত্তম লোকেরা আমার যুগের লোকেরা প্রথম মানে সাহাবাই আমরা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম অতঃপর তাদের পরে যে লোকেরা আসবেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম অতঃপর ওই লোকেরা যারা তাদের পরে আসবে মানে তাবা তাবেইন সুম্মা ইয়াজিউ মিন বাদিহিম তারপরে এক শ্রেণীর লোকেরা আসবে কওমুন তাসবিকু শাহাদাতুহুম আইমানাহুম তাদের কসমের আগেই তাদের সাক্ষী বেরিয়ে যাবে কারণ কোনো কেসের ক্ষেত্রে কোনো মামলা বা কেস যদি থাকে মোকদ্দমা থাকে তাহলে কি হয় হয় সাক্ষী পেশ করতে হয় আর না হয় শপথ করতে হয় হ্যাঁ তো এত তারা এই ক্ষেত্রে মানে মিথ্যাকে পরোয়াই করবে না যে আগে মিথ্যা সাক্ষী দেবে না আগে মিথ্যা কসম দেখুন আজকাল একসঙ্গে লোকেরা কথাই কথাই অল্লাহ অল্লাহ আল্লাহ কসম আল্লাহ কসম কসম মানে খেলে খেল তামাশা তারপরে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যেমন বললাম সাক্ষীর কোনো পরোয়া নেই যে মিথ্যা সাক্ষী না সত্য সাক্ষীর কোনো পরোয়াই নেই সাক্ষী সাক্ষী পয়সা কত টাকা পাওয়া যাবে এটাই দেখা বা নিজের নিজের লোক কিনা তার ফেবারে সাক্ষী কিচ্ছু জানে না সাক্ষী তৈরি করে আজকাল উকিলগুলো এই জন্য ওকালতি এই জন্য পাশ করা হচ্ছে ওকালতি পাশ করা মানে এই হারাম কাজ করা আর হারাম রিজিক খাওয়া হারাম বিধান ছাড়া ওকালতি পাশ করে পেট ভরবে না বিশেষ করে মানব রচিত বিধান যে দেশে রয়েছে কোরআন সন্ন্যার বিধান থাকলে কারো কে সে হয়তো পৌঁছাতে পারছে না ওকালতি এতদূর পর্যন্ত করা যেতে পারে যে এ নিজে যেতে পারছে না হয়তো লোকটি মূর্খ মানুষ ভাষা বোঝে না সুতরাং ওকিল গিয়ে সেই তার কাগজপত্র ডকুমেন্টস পেশ করলো এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু দেখো তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে স্টেটমেন্ট পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি এইভাবে বলবে তাহলে তুমি কেসে জিততে পারবে আর তুমি যেভাবে বলছো না আর তোমার যে রিয়েল ফ্যাক্ট যে এরকম তাতে কোনোদিনই তুমি জিততে পারবে না কেসে এটা শিখিয়ে দেয় কাজ হচ্ছে উকিলদের কাজ অ্যাডভোকেটদের কাজ সুতরাং অ্যাডভোকেট পেশাটি হচ্ছে হারাম পেশা মানব বিধানের ফয়সালা জজেরা করছে আর সেখানে অ্যাডভোকেট নয় কে ছয় ছয় কে নয় এ হচ্ছে অবস্থা যাই হোক চলেন তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম যে তাদের সাক্ষী তাদের কসমকে পার করে যাবে ছড়িয়ে যাবে মানে কখনো কসমের আগে সাক্ষী বেরিয়ে যাবে আর কখনো ওয়াইমান সাহারা তোমার কখনো সাক্ষীর আগে কসম খেয়ে বসবে হ্যাঁ কসম দেশে আল্লাহর কসম নাই কোরআন হাতে নিয়ে কসম করাচ্ছে শপথ করাচ্ছে যে সব মানুষ আইনে গিয়ে সেখানে সে হাজির মিথ্যা অথচ কোরআন নিয়ে শপথ করে নিল তারপরে হাদিস হচ্ছে কার হ্যাঁ হ্যাঁ পড়েন তারপর হাদিস হাদ্দাসানা ইসমাইল বিন কাইসিন কালা সামিয়াতু খাব্বাবান ইসমাইল বিন কাইস বলছেন যে আমি খাবাব বিন কে শুনেছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুসলমান হয়েছিলেন এবং খুব নির্যাতিত হয়েছিলেন ওয়াকাত ইকতাওয়া ইয়াউমাইদিন সাবআন ফি বাতনিহি তার পেটে সাতটি লোহা দিয়ে দাগ দেওয়া হয়েছিল প্রাচীন যুগে লোহা দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করা হতো বিভিন্ন রোগের ক্ষেত্রে লোহা দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করা হতো আজকাল এই লোহার দাগ না দিয়ে হয়তো একটু উন্নত হয়েছে যেহেতু মেডিকেল সায়েন্স যার ফলে অন্য অন্যভাবে তাপ যাওয়ার মাধ্যমে হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রিক শখের মাধ্যমে এইভাবে চিকিৎসা হচ্ছে সেই যুগে লোহার দাগ লোহাকে গরম করে আগুনে গরম করে শরীরে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য দাগ দেওয়া হইতো তো সাতটি তার পেটে দাগ দিয়েছিলেন তার অসুস্থতার কারণে অকাল তিনি বলছেন লাউলা আন্না আল্লাহ নাহানা আন্না দুয়া বিল মাউত লা দাওত বিল একটি কথা তিনি বললেন যে এত অসুস্থ ছিলাম আর এত কষ্ট হতো এই ব্যাধির কারণে যে নবী সাল্লাম যদি মতের দোয়া করতে নিষেধ না করতেন তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি মরণ নিয়ে এসো নবী নিষেধ করেছেন যতই কষ্ট থাকেন না কেন মত চাইতে নিষেধ করা হয়েছে তোমাদের কেউ যেন মতের আকাঙ্ক্ষা না করে আল্লাহ মরণ দান করো মরণ নিয়ে আসো মরণ নিয়ে আসো আমাদের মহিলারা বিশেষ করে স্বামীর পক্ষ থেকে কষ্ট হলে ছেলে মেয়েদের পক্ষ থেকে কষ্ট হলে শ্বশুর শাশুড়ি কষ্ট হলে আল্লাহ মরণ হয় মরণ কি আমার নেই হ্যাঁ মরণ কি আল্লাহ যোগ্যতা একটি দোয়া নবী সালাম শিখিয়েছেন যদি ফাইন কোন কোন তালাবুদ্দা ফায়না যদি করতেই হয় তাহলে মরণের দোয়া তো করা যাবে না কি দোয়া করা যাবে একটি দোয়া আছে আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খাইরান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরান লি হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো জীবন্ত রাখো মা কানাতিল হায়াত খায়র আলী যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর অত অফানি আমাকে অফাত দান করো এজা কানাতিল অফাত খায়র আলী যখন আমার জন্য মরে যাওয়াই কল্যাণকর হবে আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে গেছে আর নেক আমল হয়ে গেছে এই অবস্থায় এখন ভালো অবস্থায় আছি আল্লাহ এই সময় মরণ হয়ে গেলে ভালো আল্লাহ এখন আমার জন্য মত করো এইভাবে ইনডাইরেক্ট দোয়া করা যেতে পারে আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না অত অফানি এজা কানাতিল অফাত মরে যাওয়া যদি আমার জন্য কল্যাণ করে আল্লাহ তিনি মরণ দান করেন কিন্তু সরাসরি মরণ চাওয়া যাবে না তো খাব্বাব রাজি আল্লাহ তালানহ এত নির্যাতিত হয়েছিলেন আর এত অসুস্থ থাকতেন যে তিনি বলছেন যে লাউলা আন্না রাসুল আল্লাহ নাহানা যদি আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ না করতেন আন্না দোয়া বিল মতে মতের দোয়া করতে লাদা অত বিল মত তাহলে মরণের জন্য আল্লাহ রসুল দোয়া করতাম ইন্না আসাবা মোহাম্মদিন মাদাউ তারপরে হাদিস বর্ণনা করছেন যে নবী করিম সাল্লামের শাহ মোহাম্মদ সাল্লামের সাহাবাই কেরামরা মাজাও মানে চলে গেছেন ইন্তেকাল করেছেন ওয়ালাম তানকুস হুম দুনিয়া বেশাই আর দুনিয়া পার্থিব ভোগবিলাসের বস্তু বা পার্থিব বস্তুগুলি তাদের কোনো কিছুকে কমাতে পারেনি তাদের আমল কমাতে পারেনি তাদের ইমান কমাতে পারেনি দুনিয়াতে তারা প্রভাবিত হননি তাদের ইমান প্রভাবিত হয়নি তাদের আমল প্রভাবিত হয়নি দুনিয়ার কারণে তাদের আমল ঠিক থেকে গেছে কিছু এসেছে আসেনি দুনিয়া তারা পরোয়াই করেনি দুনিয়া তাদেরকে দুনিয়ার ফিতনায় পড়ে তাদের ইমান আমলে কোনো ত্রুটি হয়নি দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন ওয়া ইন্না আসাবনা তিনিও সাহাবি কিন্তু একটু সময় পেয়েছিলেন যথেষ্ট তাই বলছেন ওয়া ইন্না আসাবনা মিনাদ দুনিয়া কিন্তু আমরা যারা আগে চলে গেছেন চলে গেছেন খুব ভালোই চলে গেছেন কিন্তু আজকাল ধন সম্পদের একটু প্রাচুর্যতা হওয়াতে পরবর্তীকালে তো একটু ভালোই সচ্ছলতা এসেছিল আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে ইন্না আসাবনা মিনাদ দুনিয়া তবে আমরা দুনিয়ার অনেক কিছুই হাসিল করেছি আসাবনা মিনাদ দুনিয়া হাসিল করেছি মালা নাজেদুল্লাহ মহদিয়ান আর সে সব ধন সম্পদের জন্য কোনো স্থান পাচ্ছি না ইল্লা তোরা মাটি ছাড়া এত ধন সম্পদ হাসিল করেছি বা সুখ হাসিল করেছি সেই সুখটিকেও স্বাভাবিক সেই সুখটিকে হয়তো সেই সুখ এত সুখ ছিল না তারপর বলছেন যে এই সুখ আমাদের হাসিল করায় ইমান এবং আমলে আমাদের ব্যতিক্রম ঘটেছে মনে হচ্ছে যে মাটিতে না গেলে আর শান্তি পাওয়া যাবে না ইল্লাপুরা এর জন্য কোনো আর জায়গা পাচ্ছি না মাটি ছাড়া আর একটি হাদিস তাঁরই হাদিস মনে হয় তাই না কাইস কাইস বলছেন আতাই তো তাই না রাজি আল্লাহ তালানোর কাছে আমি আসলাম ওহয়া ইয়াবনি হায়াত আল্লাহ তিনি তার ঘরের দেওয়াল তৈরি করছিলেন ঘরের দেওয়াল অথবা সেই যুগে বাগানের দেওয়াল তৈরি করতো প্রাচীর তৈরি করতো তো দেওয়াল তৈরি করছিলেন ফাকাল ইন্না আসহাবান আল্লাযিনা মাদাউ সে দেওয়ালও কি ছিল মাটির দেওয়াল সেই যুগে মাটিরই দেওয়াল হতো <clears throat> ইন্না আসহাবানা আমাদের সঙ্গীগণ মানে সাহাবাই কেরামরা আল্লাযিনা মাদাউ যারা চলে গেছে লাম তানকুসুহুমুদ দুনিয়া শাইআন দুনিয়া তাদের কোনো কিছুতে ঘাটতি করাতে পারে কমাতে পারেন তাদের ইমান তাদের আমল তাদের তাকওয়া তাদের পরেশগারি কম করতে পারেনি ওয়া ইন্না আসাবনা মিন বাদিহিম শাইয়ান কিন্তু তাদের পরে আমরা অনেক কিছুই হাসিল করেছি দুনিয়া আর এসব ধন সম্পদের জন্য আর কোনো জায়গা পাচ্ছি না ধন সম্পদের লোভ লালসা বা তাতে মেতে যাওয়া এর জন্য মাটি ছাড়া আর কোনো স্থান পাচ্ছি না লানাজেদুল মাউদান তার কোনো জায়গা পাচ্ছি না ইল্লাফিত্তুরাম মাটি ছাড়া হ্যাঁ নাই আন শাকিকিন আন আবি ওয়াইল বলছেন আন এখানেও খাবাব রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন এখানে আছে কিনা আপনাদের আমি বা আমরা রাসুল্লাহ সাল্লামের সাথে হিজরত করেছি এর দ্বারা ইমাম বখারি দেখাতে চাইলেন যে খাব্বাল ছিলেন মহাজের এবং মক্কা থেকে তিনি মদিনা হিজরত করেছিলেন মুহাজের সাহাবি তিনিও দেখছেন যে এই পরিবর্তন দেখা যাচ্ছে তার মানে এই নয় যে আজকালকার যুগের সাথে বা তাবেইনদের যুগের সাথে বা তাবা তাবেইনের যুগের সাথে তুলনা করবেন তা নয় এক্ষেত্রে যে পার্থক্য দেখতে পাচ্ছেন যে আবু বাকারকে দেখেছি যেমন উমরকে দেখেছি উসমানকে দেখেছি আলীকে দেখেছি এই খোলাফে রাশেদিনের যুগে যেমন দেখেছি সাহাবাই কেরামদেরকে তেমন আর মাভিয়া রাজি আল্লাহ তার যুগে দেখছি না যেমন মাভিয়ার যুগে দেখেছি মাভিয়ার যুগ ষাট হিজড়ি পর্যন্ত প্রায় শেষ হয়েছে তারপরে এজিদের যুগ যখন খেলাফতের যুগ তখন লোকদের আরো একটু পরিবর্তন দেখা যাচ্ছে তারপরে আশি নব্বই হিজড়িতে একশো হিজড়ি তখনও সাহাবাই কেরাম দু চারজন রয়েছেন তখন আর এরকম অবস্থা দেখছি না আরো পরিবর্তন দেখা যাচ্ছে আয়েশা রাজি আল্লাহ তালা তার এন্তেকাল পঞ্চাশের পরে ছাপ্পান্ন বা আন্ঠান্ন এদিকে ইন্তেকাল তার আন্ঠান্ন এদিকে তো তিনি বলছেন যে আমি পরবর্তীকালে যে মহিলাদের অবস্থা দেখলাম রাস্তায় বেরিয়ে যাওয়া ঘরের বাইরে যাওয়া তার মানে তারা বেপরদা হয়ে যেতেন কিন্তু হয়তো একটু ব্যতিক্রম নবী সাল্লামের জামানা থেকে নবী সাল্লাহ সাল্লাম যদি এই এই সব মহিলাদেরকে দেখতেন তাহলে মসজিদ আসতে হয়তো নিষেধ করে দিতেন তার এটা ব্যক্তিগত মত তো যে এই পার্থক্যটা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রসুলের জামানায় আবু বকার উমার ওসমান আসে দিনের জামানায় কিরকম তাকুয়া পরেশগারি মহিলাদের মধ্যে ছিল সেটা ব্যতিক্রম তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এই কিছুদিনের মধ্যে কিন্তু তার মানে এই না যে বেহায়া দেখি সেই যুগে চলে এসেছিল না নিশ্চয় আসেনি কিন্তু একটু যে পার্থক্য দেখতে পেয়েছেন তাদের ইমান কেমন ছিল যে এই পার্থক্যটাই অনুভব করছিলেন যে এই পার্থক্য আমি দেখতে পাচ্ছি বাবন কৌল্লাহ তাআলা নাকি আয়াত মহান আল্লাহর বাণী সম্পর্কে এই অধ্যায় ইয়া ইহার নাথ ইন্না ওয়াদ আল্লাহ হাক হে মানুষ সকল নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা সত্য ফালা তাগর রান্না কুমুল হায়াতুদ দুনিয়া সুতরাং পার্থিব জীবন তোমাদেরকে যেন প্রতারিত না করে ওয়ালা ইয়াগর রান্না কুম বিল্লাহিল গারুর আর প্রতারণাকারী তোমাদের সাথে আল্লাহর ক্ষেত্রে যেন প্রতারণা না করতে পারে এ গারুর কে শয়তান করা হয়েছে ধোকাবাজকে সবচেয়ে বড় ধোকাবাজ হচ্ছে প্রতারণাকারী হচ্ছে শয়তান শয়তান তোমাদেরকে ধোকা দিয়ে প্রতারিত করে গোমরা না করে দেয় পদচ্যুত না করে তোমাদের পদস্মরণ না ঘটে পাপ না করায় ইন্না শয়তান আলাকুম আদুউন নিঃসন্দেহ শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিজুহু আদুওয়া সুতরাং তোমরা শয়তানকে সব সময় নিজের শত্রু বলে গণ্য করবে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ নিঃসন্দেহে শয়তান তার দলকে আহ্বান করে যাতে করে তারা সবাই জাহান্নামি হয় আসহাবু সাইর জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায় সাইরের জমা হচ্ছে সর বুখারি বলছেন এই মুজাহিদ রহমতুল্লাহ আলাই আলেম ছিলেন তিনি বলছেন আল গারুর আর শেতান ওই যে কোরআনে আছে ওয়ালা ইয়াকুরুন্নাকুম বিল্লাহিল গরুর ধোকাবাজ প্রতারণাকারী যাতে করে তোমাদের আল্লাহর ক্ষেত্রে প্রতারিত না করতে পারে এই আলগারুর হচ্ছে শয়তান শয়তান যাতে তোমাদেরকে ধোকা না দিয়ে ধোকা দিয়ে তোমাদেরকে গোমরা না করতে পারে এই সুরা ফাতের সুরা ফাতের আয়াত নম্বর পাঁচ ছয় কে বর্ণনা করেছেন হাদিস মহাজ মহাজ আব্দুর রহমান বলছেন আন্না আবান আখবরাহ আবান বলেছেন আবান মনে হয় আবান ইবিন ওসমান ওসমানের একটি ছেলের নাম ছিল আবান হ্যাঁ ইবনে আবান না ইবনে আবান হ্যাঁ ইবনে আবান বর্ণনা করেছেন কি যে আতাই তো ওসমান ইবনে আফফান ওসমান বিন আফফানের কাছে বেতাহরিন পবিত্রতার জন্য পানি নিয়ে আসলাম তাহুর মানে ওজুর পানি নিয়ে আসলাম এখানে তাহুর মানে হচ্ছে ওজুর পানি নিয়ে আসলাম যা জালিসুন আলাল মাকায়েদ তিনি সিটের উপর বসেছিলেন হ্যাঁ লিখেছে মাকায়েদ সিট মাক আদের জমা হচ্ছে মাকায়েদ যে কোনো সিট চেয়ারে হোক আর বেঞ্চে হোক বসেছিলেন ফাতাওয়াদ্দা আহসানুল ওযু তিনি ওযু করলেন এবং সুন্দর করে ওযু করলেন সুন্দর করে ওযুর অর্থ কি তিনবার করে ওযু করা সুন্দর করে ওযু করা ওযুর অঙ্গগুলি যেগুলি ধুইতে হবে সম্পূর্ণভাবে ধোয়া হ্যাঁ পরিপূর্ণতার সাথে সুম্মা কাল ওযু করার পরে বলেন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আমি দেখেছি ওযু করতে ওয়া হুয়া ফি হাযাল মাজলিস আর তিনি এই মজলিসেই ছিলেন মানে এই রকম আসনেই বসে ওযু করেছিলেন আহসানাল ওযুয়া এবং সুন্দর করে তিনি ওযু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল অতঃপর বলেছিলেন মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযু যে ব্যক্তি এই রকমের ওযু করবে সুম্মা আতাল মসজিদা অতঃপর মসজিদে আগমন করবে ফারাকা রাকাতাইনে দুই রাকাত নামাজ পড়বে এই দুই রাকাত নামাজ কোন নামাজ যেহেতু মসজিদে আসার কথা বলা হয়েছে সুতরাং তাহিয়াতুল মসজিদ কিন্তু সেটা দিয়ে তাহিয়াতুল ওযুর কাজ হতে পারে দুই রাকাতে সুম্মা জালাসা অতঃপর বসে গেল গোফের আলাহু মা তাকাদ্দামিন বসে গেল কিসের জন্য ফরজ নামাজের অপেক্ষার জন্য বা কোরআন তেলাওয়াতের জন্য বা কিছু বিশেষ করে ফরজ নামাজের জন্য হয়তো বসছে গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিহি তার অতীতের গুনাহ মার্জনা করে দেওয়া হবে গফিরা কাল ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগতার রূহ তোমরা আরেকটি হাদিসের যে অংশ এই অংশটুকু এখানে কেন নিয়ে আসলেন তিনি লা তাগতার মানে তোমরা প্রতারিত হবে না ধোঁকা খাবে না কি উদ্দেশ্য ধোঁকা খাবে না এই হাদিসের ফজিলত শুনে যে যে ব্যক্তি উজু করলো সুন্দর করে উজু করলো তার অতীতের গোনা মাফ মানে অতীতের গোনা যখন মাফ তখন গোনা করতে থাকো জোহরে উজু করলাম সকালবেলার গোনাগুলি মাফ হয়ে গেল আবার গোনা করা শুরু করলেন আবার আসলে তো উজু করবো আবার মাফ এইরকম করিও না লাতাবতারু ধোকা খেয়ে হ্যাঁ, লাতাবতারু ধোকা খেয়ে না মনে করিও না যে গোনা মাফ কারণ প্রথম কথা হচ্ছে যে এই গোনাগুলি যে গুণাগুলি মাফ হবে অতীতে সেগুলি হচ্ছে কোন গোনা সাগিরা গোনা ছোট গোনা মাফ হবে বড় গোনা মাফ হয় না বড় গোনার জন্য তো শর্ত তো <clears throat> ধোকা খেতে হবে না কারণ সাগিরা গোনা মাফ হবে আর সাগিরা গোনাও আরেকটি কথা মনে রাখবেন যেটি বলেছি যে অহরহ সাগিরা গোনা করলে সেটা কাবিরাই পরিণত হয়ে যাবে সুতরাং ধোকা খেয়ে না যে ঘন ঘন তুমি সাগিরা গোনা করতে থাকবে আর সেটাই কাবিরের আকার ধারণ করবে এমনটা না হয় কখন হয়ে গেল অনিচ্ছাকৃত গোনা হয়ে গেল হয়তো এটা আলাদা কথা আর সাগিরা সাগিরা মনে করে করতেই থাকো যেমন সিগারেট খাওয়া লোক জর্দা খাওয়া লোকেরা মকরু মকরু মকরু কয়দিন মকরু থাকবে দশটা মাকরুকে এক জায়গায় করে হারাম করা যাবে না মকরু মকরু প্লাস এক এক এক টাকা এক টাকা করে যদি দুই টাকা হয় দুই টাকা দুই টাকা চার টাকা হয় তাহলে দশটা মাকরু মিলে কি হারাম হবে না নাকি দশ বার সিগারেট খেয়ে দশ বার জর্দা খেয়ে চিন্তা করেন দশ বার ওই মহিলা চেহারার দিকে দেখে হ্যাঁ টিভিতে ওই মহিলার খবর শুনে দশবার শুনে একবার থেকে সাকিরা থাকলো আর দশবার দশবার ওই থেকে গেল নাকি সাকিরাই কেমন করে ধোকা খাবে না কারণ এতে সাকিরা গুনাহ মাফ হয় আর সাকিরাও খুব বেশি বেশি যদি করতে থাকো তাহলে কবিরা হয়ে যেতে পারে তারপরে ধোকা খেয়েও না যে গোনা তো মাফ হয়ে যাচ্ছে উজু উজু করার মাধ্যমে সুতরাং তবা করার কি বা প্রয়োজন নেই এও ধোকা খেয়েও না বরং তবা করতে থাকো স্ত্রী করতে থাকো কারণ অজানা হয়তো গোনা এরকম হচ্ছে সুতরাং সবাই ইস্তেকবার করতে চাও থাকো তারপরে কোন কোন ভাষ্যকারগণ বলেছেন যে উজু করে যে গুনাহ মাফ হবে সব লোকের গুনাহ মাফ হবে না এই গুনাহ মাফ হবে সৎকর্মশীলদের সৎকর্মশীল সৎকর্মশীল যারা নেক লোক সলেহীন তাদের এমনিতে গুনাহ হইলেও কম গুনার পরিমাণ কম এক্ষেত্রে আর খুব কম একজন লোক সবসময় যদি সজাগ থাকে ওনার ক্ষেত্রে তাহলে জোহর আসর মাঝখানে সে নিজের হিসাব নিজেই করতে পারবে সৎ লোক কিন্তু একজন অসৎ ব্যক্তি যে কোনো রকম হচ্ছে ট্রেনে ট্রেনে নামাজ পড়ে যে নামাজ পড়ে না তার তো প্রশ্নে ওঠে না যে তার গোনা মাফ হওয়ার কথা কিন্তু পাঁচক তো হয়তো নামাজ পড়ে গোনার ক্ষেত্রে কাছে আছে পাঁচ নামাজ পড়ে ফিল্ম দেখে পাঁচক তো নামাজ পড়ে ও মহিলাদের তাকায় পাঁচক তো নামাজ পড়ে ও সিগারেট খায় পাঁচক তো নামাজ পড়ে মিথ্যা কথা বলে তাহলে এইরকম লোকের জন্য কি এই হাদিস তাই অনেক অলমাকেরা বলেছেন যে এই যে মর্যাদা হাসিল করবে মানে ওজুর দ্বারা গোনা মাফ হবে এগুলি আহলুত তাআত যারা সৎ কর্মশীল তারা পক্ষান্তরে যারা আহলুল মাসিয়া অহরহ গোনাগার যখন তখন গোনা করছে তাদের ক্ষেত্রে নাই তাদের ক্ষেত্রে নাই কারণ তাদের গোনা তো আর অল্প স্বল্প থাকে না বহু রকমের গোনা করে করে আর অনেক গোনাকে সে সাগিরে মনে করছে অথচ কাবিরা তেমন মিথ্যা কথা বলা গোনা অথচ সাগিরা মনে করছে বোধ করা হয়তো সগিরা মনে কাছে এমন কি বললাম বললাম যে ওই লোকটি ভালো না কথা তো খুব ছোট কিন্তু কবিরা চুগলখড়ি করা জানেন নাইর ভাই আপনার সম্পর্কে জামান সাহেব এরকম বলছিলেন কথা তো খুব ছোট কেন বিশ্বাস বলছেন ভালা ওয়াইন্নাহা কবির বড় গোনা দেখতে খুব ছোট শুনতে খুব ছোট তাহলে এইরকম গোনা যারা ফাসেক টাইপের লোক অহরহ যাদের গোনা হচ্ছে তাদের ক্ষেত্রে যখন তখন হইতে আছে তাহলে তাদের গুণা কেমন করে মাফ হবে পক্ষান্তরে যেসব লোক না সজাগ একটু গুণার ক্ষেত্রে এরকম গুণা হয় না কিন্তু গুণা তো প্রত্যেক লোকের হইতে আছে অল্প স্বল্প কিছু হচ্ছে তাদের জন্য আহলুল তাঁত আর আহলুল মাসিয়ার এই পার্থক্য করতে হবে আহলুল মাসিয়া ওরা যারা অহরহ গুণা করছে আর আহলুল তাঁত যারা নামাজের পাবন জামাতের যথাসাধ্যই পাবন আর তারপরে তারা অহরহ গুণা করছে না কখনো হয়তো হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে বলা যেতে পারে বাবু জেহাবি সালেহীন এই অধ্যায় হচ্ছে সৎ সৎ কর্মশীল আল্লাহর নেকবান্দাদের বান্দাদের মত সম্পর্কে যে ধীরে ধীরে যত সময় যাচ্ছে কাল যাচ্ছে কিয়ামত ঘনিয়ে আসছে তত সৎ লোকদের সংখ্যা কমে আসবে তত আল্লাহর নেকবান্দাদের বান্দাদের সংখ্যা কমে আসবে এবং তারা মরে যাবেন আর তাদের স্থলাভিষিক্ত কেউ হবে না মানে আর সৎ লোক জন্মাবে না এরকমই আলেম আলমাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু বলেছেন যে কিয়ামত যত কাছে আসবে হাত্তা ইদ লাম ইয়াবকা ফিন নাসি আলেম দুনিয়াতে ভালো আলেম দক্ষ আলেম থাকবে না যারা দলিল জানবে হাদিস সম্পর্কে জ্ঞান থাকবে সহি জয়ীফের জ্ঞান থাকবে সন্ন্যত সম্পর্কে ভালো অকেফাল থাকবে লামিয়ালকা ইত্তাখাজা নাসর ওসান জোহালা তাহলে মানুষের তো সমস্যা আসবে মাসলা মাসাইলে সমস্যা থাকবে পারিবারিক সমস্যা থাকবে হ্যাঁ? নামাজ রোজা হজ জাকাত ছাড়া আরও সমস্যা আছে সমস্যা থাকবে এই সমস্যার সমাধানের জন্য যেতেই হবে এক হুজুরদের কাছে ওই হুজুররা থেকে যাবে ইত্তাহাজান নাসর ওসান জোহালা তখন জাহেল মূর্খদেরকে ধর্মীয় নেতা বানিয়ে দেওয়া হয় জাহেল মূর্খদেরকে ধর্মীয় নেতা হাফেজ সাহেব সিম্পল হাফেজ সাহেব মসজিদের ইমাম সাহেব মুফতি ইত্তাহাজান নাসর ওসান জোহালা কি নয় হ্যাঁ আলী আমার আলেম ফাজল কামেল করেছে কোরআন হাদিসের কটা পাতাই পড়া হয় মুফতি বক্তা একজন বক্তা সে আলে মানুষের কামাল পাশ করেছে বক্তা সে হচ্ছে বড় মুফতি সে বলে দিলি সেটাই হচ্ছে দলিল দলিল প্রমাণ থাক আর না থাক এগুলো হচ্ছে ইত্তাখাজা নাসর সরবসঞ্চ জোহালা কোন জামাতের দলীয় নেতা জন্য সেই দল সেই দল সেই জামাতের সে মুক্তি হ্যাঁ? তার কথা অন্ধভাবে মেনে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ইত্তাখাজা নাসর ওসান জোহালা জাহিলদেরকে মূর্খদেরকে যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান নেই তাদেরকে নেতা বানিয়ে না হবে আস্তাও বেগায়ের এলমে না জেনে ফতোয়া দিবে তাদের মান সম্মানের ব্যাপার জিজ্ঞাসা করা হয়েছে কেমন করে জবাব না দিলে কি হবে মুশকিল মক্তবে যেসব আমাদের দেশে হুজুর থাকে ছোট ছোট মাদ্রাসা মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলিতে তারা ফতোয়া না দিলে তো বেতন দিবে না ফতোয়া জিজ্ঞেস করতে আমি যাব আর গ্রামে যাবো আপনাকে রেখেছি কি কাজে বেতন দিয়ে সব ফতোয়ার কাছ থেকে নেবে যদি ইমানদার আলেম হয় সে যদি বলে যে ভাই আমি তো যাই না তো অমুক জায়গায় বড় আলেম আছেন ওনাকে জিজ্ঞেস করে নেন যে তাহলে আপনাকে বেতন দিয়ে লাভ কি দিবে পাঁচশো সাতশো বা হাজার টাকাই বেতন আর ওর কাছ থেকে সবই জানবে আচ্ছা ফতুয়া ফতে স্বপ্ন দেশ হলে রোজা ছাড়িয়ে দিয়েছে এক যুবক দিনে স্বপ্ন দোষ হয়েছে রোজা ছাড়িয়ে দিয়েছে রোজা ভঙ্গ তোমার স্বপ্ন দোষ হয়েছে রোজা হয় কাজা করতে হবে হ্যাঁ, ফাফতা বেজারে এল ফাদাল্লু আদাল্লু সৎ লোক সলেহীন আল্লাহর নেক বান্দাদের ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ ওয়াল এক এক করে ইন্তেকাল হয়ে যাবে ইয়াবকা হুফালাতুন কা হুফালাতি শাইর আও ইত্তামার কোন কোন হাদিস আছে হুফালা কোনটাতে আছে হোসালা হ্যাঁ তাবকা ইয়াবকা একই কথা দুটি চলবে এবং অবশিষ্ট থেকে যাবে হফালাতুন কা হফালাতে শাইর এমন অবাঞ্ছিত লোকেরা যেমন জব এবং খেজুরের চোকা হয় খোসা জব খেজুরের যে অপরকার টোকা বা খোসা আছে যেমন কোনো মূল্য নেই হ্যাঁ কিছু নেই কোনো কাজে লাগবে না ওই রকমই অপদার্থ লোকেরা থেকে যাবে অবাঞ্ছিত লোকেরা অপদার্থ লোকেরা পাপি লোকেরা ফাঁসেকদের সংখ্যা থাকবে কিন্তু সলেহীনরা ধীরে ধীরে বিদায় নেবেন যখন এই পাপি লোকেরা আর এই অপদার্থ লোকেরা থেকে যাবে লাহিমুল্লাহ বালাতান আল্লাহ তাদের কোনো পরোয়া করবেন না ধ্বংস হোক হালাক হোক আল্লাহর আজাব আসুক যাই হোক গুমরা হোক বিদাতি হোক কবর মাজার পূজা করুক লাইব আলিহমুল্লাহ আল্লাহ আল্লাহর কোনো পরোয়া নেই কাল আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন আবু আবদুল্লাহ ইমাম বুখারির কুনিয়ত ইমাম বুখারি বলছেন ইউ কাল হোফালা হোসালা হোফালা হোসালা দুটোর অর্থ একই নোংরা বস্তুগুলি উচ্ছিষ্ট বস্তুগুলিকে বা চোকা যেগুলি কোনো মূল্য রাখে না সেগুলিকে হোফালা হোসালা বলা হয় জবের ক্ষেত্রে বলা হয়েছে খেজুরের ক্ষেত্রে বলা হয়েছে বাবু মায়ুত্তাকামিন ফিতনাতিল মাল এই অধ্যায় হচ্ছে ধন সম্পদের ফিতনা সম্পর্কে ধন সম্পদের ফিতনা থেকে বেঁচে থাকা সম্পর্কে মায়ুত্তাকা বেঁচে থাকতে হবে মিন ফিতনাতিল মাল ধন সম্পদের ফিতনা থেকে ওকাউল্লাহ তাআলা মহান আল্লাহ বাণী ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি আওলাদ হচ্ছে পরীক্ষার কারণ ফিতনা পরীক্ষার কারণ পরীক্ষা এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হও ভালো কথা আর পরীক্ষায় যদি গিয়ে ধন সম্পদ তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় ছেলেমেয়েরা দিন থেকে সরিয়ে দিল ছেলেমেয়েদের কারণে পাপ করতে হচ্ছে ছেলে এখন এ লেভেল পাস করে এখন বলছে যে আব্বা বাংলাদেশে যাওয়া যাবে না খেয়ে পড়ে সৌদি আরবে অভ্যাস আর এখন সৌদি আরবে আর তো ইউনিভার্সিটির লেভেল নাই তো কোথায় পাঠাতে হবে আমাকে কানাডা পাঠিয়ে দাও আমেরিকা পাঠাও মেয়ে বলছে যুবতী বলছে আমাকে কানাডা পাঠিয়ে দাও পাঠিয়ে দিল এখানে আছে বহু লোক আছে এই কমিউনিটির লোকেরা যারা ছেলে মেয়েদের কথাতে এবং যা কিছু বলতে ছেলে ঢাকায় থাকতে পারবে না ওইসব দেশে থাকা যায় বিদ্যুৎ থাকে না আর ওইসব দেশে আমাদের ছেলেরা কি পড়তে পারে এখন আমেরিকা নয় কানাডা তাহলে ইন্নামা আমালক মাওলা তখন না কেমন ওখানে গিয়ে আপনার ছেলে গিয়ে গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছে আপনার মেয়ে গিয়ে বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে ওইসব দেশই হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দেশ লিভ টুগেদারের দেশ বিয়ে সাথে কি পড়ে যায় লিভ টুগেদার একসাথে বসবাস করো যতদিন মন মাতলো মাতলো আর না মাতলো খালাস হ্যাঁ, ছেলেটি মাথা হয়ে গেল মাথা শেষ এই হচ্ছে অবস্থা ইন্নামা মালুকুম আওলাদুকুম সন্তান সন্ততি যে ফিতনা এটা বোঝাবার জন্য এটা বললাম যে কেমন ফিতনা দেখছেন হয়তো সে হয়তো ধার্মিক ছিল তার আপন ব্যক্তি জীবনে ধার্মিক আসলে তো ধার্মিক নয় ধার্মিক হলে ছেলে মেয়েদের কন্ট্রোল এটাও তো ধার্মিকতার অন্তর্ভুক্ত কিন্তু আমার দেশে ধার্মিকতা এ দাড়ি পর্যন্ত ধার্মিকতা টুপি পাঞ্জাবি আছে ধার্মিকতা হ্যাঁ চিল্লা লাগায় আরো বড় ধার্মিকতা হ্যাঁ কোনো জামাত করে ইসলামিক জামাত করে সেজন্য আরো আরো ধার্মিকতা এগুলো হচ্ছে ধার্মিকতা আমাদের দেশের কিন্তু আসল ধার্মিকতা হচ্ছে পূর্ণাঙ্গ ধার্মিকতা উৎখুলু ফিসিলমে কাফা যে ধার্মিকতা সম্পর্কে অনেকে ওয়াকিফ হন দাঁড়িয়ে আছে ধার্মিক লোক টুবি টুবি ছাড়ে না ধার্মিক লোক অথচ মেয়ে পড়ায় যুবতী মেয়েকে পড়ায় আমেরিকা কানাডায় কি করে ধার্মিক হয়ে গেল ইউস নবী সাল্লাম দাইউস বলেছেন নাকি তো দাইউস কি করে ধার্মিক হয় দাইউস সবসময় পাশ সে যার স্ত্রী পর্দা করে না যার মেয়েরা পর্দা করে না যার ছেলেরা অবাধ মিলামিশায় জীবনযাপন করে পড়াশোনা করে ইউস এবং মাসুলনান রাইয়াতেহি তার এই রাখালি সম্পর্কে জবাবদেহি করেই তারপরে মুক্তি পাবে জবাবদেহি করতেও পারবে না মুক্তিও পাবে না আল্লাহর কাছে তাহলে ধার্মিকতার ব্যাপারটি এত সীমিত নয় সংকীর্ণ নয় যত আমাদের দেশের মানুষরা বুঝি চেহারা দেখি ধার্মিক আর দু চারটি কাজ দেখি ধার্মিক একটু নফল বেশি নফল পড়া দেখি ধার্মিক হ্যাঁ ফজর নামাজে আসে পাবন্দির সাথে দেখি ধার্মিক ঠিক আছে নামাজের পাবন হলে ইনশাআল্লাহ সে ধার্মিক কিন্তু তার সাথে সাথে আরও যেগুলি আল্লাহর হক বান্দার হক রয়েছে সেগুলি ঠিক থাকতে হবে হ্যাঁ জি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তায়েসা আব্দুদ দিনার ধ্বংস হোক দিনার স্বর্ণ মুদ্রার গোলাম টাকার গোলাম ও দিরহাম রৌপ্য মুদ্রার গোলাম সেই যুগে দিনার দিরহাম ছিল আজকাল বলতে পারেন যে ডলারের গোলাম ধ্বংস হোক রিয়ালের গোলাম ধ্বংস হোক টাকার গোলাম ধ্বংস হোক ওয়াল কাতিফা ওয়াল খামিসা কাতিফা মানে চাদর চাদরের গোলাম যে চাদর চাদরের দাস মানে সামান্য স্বল্প মূল্যের জিনিস অল্প কিছু দাস তার পিছনে ছুটলো ধ্বংস হোক সে ওয়াল খামিসা খামিসা বলা হয় কম্বলকে কাতিফা মানে চাদর খামিসা মানে কম্বল যেটা জড়িয়ে শোয়া যায় বা কিছু এই ধরনের এন অতিয়া রাদিয়া তাহলে যে গোলাম হয়ে গেছে টাকা পয়সা পার্থিব বিষয়বস্তুগুলির গোলাম হয়ে গেছে দাস হয়ে গেছে সে কেমন তার মন মেজাজ এন অতিয়া রাজি তাকে দেওয়া হলে খুশি দেওয়া হলে খুশি নবী করিম সাল্লামের কথা কত যে ফিট হচ্ছে আজকাল আমাকে কয়েকজন ভাই বলল যে সাথী সঙ্গী নিয়ে একসাথে থাকে ধার করল চাইলো যদি ধার দেয় তাহলে খুশি আর যদি ধার না দিতে পারে তাই মালিন্যতা তোমার সাথে থেকে লাভ কি তোমার সাথে খাতির রেখে লাভ কি হ্যাঁ তোমার সাথে খাওয়া দাওয়া করে লাভ কি তোমার সাথে যোগাযোগ রেখে লাভ কি সম্পর্ক নেই দৌড়ের কাছে ধার চেয়ে কোনো সময় ধার পাওয়া দৌড়ের নম্বর ডিলিট করো নম্বর রাখার দরকার নেই অথচ একই ইসলামী সেন্টার আসে এখান থেকে দিন শিখে যায় হয়তো আর এক আলহামদুলিল্লাহ একই আকিদায় বিশ্বাসী একই রকম নামাজ পড়ে মুসলিম ভাই কিবুলা এক কোরআন এক নবী এক সবকিছু এক কিসের জন্য মনোমালিন্যতা এন ও তিয়ার দেওয়া হইলে রাজি আর না দেওয়া হলে অসন্তুষ্ট ধার খরচের ক্ষেত্রে আর যদি দেওয়া দিতে পারেন বেশি গিফট দিতে পারেন দেশে গেলেন এসে দিলেন তাহলে ভালো আর যে দেশে গেলেন কত কৃপণ দেশ থেকে ফিরে আসলো একটু কিছুই দিল না হল থেকে আসলো একটু জমজমার পানিও দিল না হ্যাঁ এন ওতিয়া আরদে ওয়াইল নাম ইউতা লাম ইয়ারদাহ যদি না দেওয়া হয় তাহলে রাজি নাই অসন্তুষ্ট এরা হলো টাকা পয়সা ধন দৌলতের গোলাম ধন দৌলতের গোলাম কাদেরকে বলা যাবে যারা ধন দৌলতের পেছনে ছুটে আর হাসিল না হলে হা হুতাশ শুরু হয়ে যায় হায় আফসুস ঘুম আসে না টেনশন শুরু হয়ে গেল হ্যাঁ ভালো চান্স ছুটে গেল ভালো একটা অ্যামাউন্ট ছুটে গেল এই হলো সেই হলো ভালো একটা সুযোগ পাচ্ছিলাম হাত ছাড়া হয়ে গেল পরেশান হইনি তো এইগুলি হচ্ছে লক্ষণ আব্দুদ্দিন আর আব্দুদ্দির হামের টাকা পয়সা যারা গোলাম হয়ে গেছে পার্থিব লোভ লালসার যারা গোলাম হয়েছে তাদের লক্ষণ তখন তো একজন ইমানদার মানুষের লক্ষণ যে তার কাছে আসলে আলহামদুলিল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ যা কিছু আসছে তাতে আলহামদুলিল্লাহ শুকুর এবং মনের শান্তি কেউ দিল আলহামদুলিল্লাহ দিতে পারলো না দিতে পারলো দিল না হয়তো ধার চাইলেন দিল না তার ক্ষেত্রে ভালো ধারণা রাখতে হবে হতে পারে তার আপনিও যেমন হয়তো বাধ্য হয়ে কারো কাছে ধার খরচ করছেন সে তা আপনার চাইতে বেশি বাধ্য থাকতে পারে মজবুর থাকতে পারে তার অভাব থাকতে পারে তার পারিবারিক সমস্যা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তার কাজকর্ম থাকতে পারে সমেত ইবিন আব্বাস কি বলছেন আতা তাবেই বলছেন সামেতা ইবিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইবিন আব্বাস থেকে আমি শুনেছি ইয়াকুল সামেতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি লাউকান ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন আদম সন্তানকে যদি দুই মাঠ দুই উপত্যকা ভর্তি করে ধন সম্পদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের প্রকৃতি লাভ টাকা সালেসা ক্রেতীয় উপত্যকা ভর্তি করে সোনা চাঁদি মাল এখানে মাল বলা হয়েছে কোনো হাদিসে জাহাব বলা হয়েছে ওয়ালায়াম লাউজাফা ইবনে আদম ইল্লা তোরাব আর আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া মানে মরা ছাড়া মরে যাওয়া ছাড়া পেট ভরবে না খাই খাই খাই খাই লেগেই থাকবে তবে এটি হচ্ছে প্রকৃতি মানুষের লোভ লালসা আছে টাকা পয়সার প্রয়োজন প্রয়োজনও আছে আর চাহিদাও মনের আছে এই চাহিদাকে কি করতে হবে কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোলে রাখার জন্য কি করতে হবে এই যে নবী সাল্লাল্লাহু শেষখানে বলছেন ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা আল্লাহ তওবা কবুল করবেন ওই ব্যক্তির যে ব্যক্তি তওবা করে তাহলে আল্লাহর কাছে তওবা করতে থাকতে হবে বেশি বেশি ইস্তেগফার করতে থাকতে হবে নিজের লোককে সংযত রাখতে হবে হালালে সীমিত রাখতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে তাহলে এই প্রকৃতিটাকে কন্ট্রোলে রাখা যাবে সমেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইবনে আব্বাস বলছেন লাউ আন্না লিবনি আদামা মিল আওয়াদিন মালান একটি মাঠ ভর্তি করা যদি ধন সম্পদ থাকে লাহু তাহলে সে পছন্দ করবে যে এরকম আরেকটা হইতো ওয়ালাই আমলা আইনা ইবনা আদম এখানে আদমের চক্ষু ভর্তি হবে না মানে চক্ষু ঠান্ডা হবে না এখানে চক্ষুর কথা বলা হয়েছে ইল্লা তোরাব মাটি ছাড়া তাকিয়ে আছে কোন দিক থেকে হাসিল হয় কোন দিক থেকে হাসিল হয় কোন দিক থেকে হাসিল হয় এই চক্ষু বন্ধ হবে কখন যখন মরণ আসবে ইল্লা তোরাব ওয়াসুবুল্লাহ আলামান তাবা যে ব্যক্তি তবা করবে আল্লাহ তার তবা কবুল করবেন ইবনে আব্বাস বলছেন ফালা আতি মিনাল কোরআনে হুয়া আমলা আব্দুল্লাহ বিন আব্বাসকে সন্দেহ ছিল এই কথাটি এত মূল্যবান কথা নবী করিম সাল্লামের যে তিনি সন্দেহ করতেন যে এটি মনে হয় কোরআনের আয়াত আমি জানি না যে এটি কোরআনের অংশ কি কোরআনের অংশ নয় অসামেত ইবনা জুবাইর আব্দুল্লাহ বিন জুবাইরকে বলতে শুনেছি ইয়াকুল জালিকা আলাল মেম্বার এই হাদিসটি মেম্বার উপরে চড়ে বক্তব্যের সময় তিনি বলতেন আব্দুল্লাহ বিন জুবাইর খেলাফতের যুগে মক্কায় খলিফা হিসেবে আব্দুল্লাহ বিন জুবাইর রহমদ রাজি আল্লাহ তালাহ তো ইবনে আব্বাস মক্কায় থাকতেন শেষ জীবনে তাইফে চলে এসেছিলেন তো আব্দুল্লাহ বিন আব্বাস তার কাছ থেকে এই হাদিসটি শুনেছিলেন তখনও তার একটু সন্দেহ ছিল হতে পারে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না হয়তো অন্যান্য সাহাবারা জানেন যে এটি কোরআন না এটি হাদিস কিন্তু তার সন্দেহ ছিল যে এটি কোরআন না হাদিস সন্দেহ ছিল হয়তো কিন্তু একটি হাদিস আসবে যে যখন আল্লাহ কুমত্তাকাসর নাজিল হয়ে গেল এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা ধারণা করতাম যে লৌকান ইবনে আদাম ওয়াদি আন মিম্মা ইলাবতাকা সালেসান এই হাদিসটিকে আমরা আয়াত মনে করতাম কিন্তু যখন আল্লাহ কুমত্তাকাসর হাত্তা জোরতুল মাকাবির সূরা তাকাসুর নাজিল হয়ে গেল যে তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যতা বেশি হাসি লোক বেশি হাসি লোক বেশি হাসি লোক এতে তোমাকে মশগুল করে রেখেছে ব্যতিব্যস্ত করে রেখেছে হাত্তা মা মাকাবির যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছে যাবে এই আয়াত নাজের পরে বুঝতে পারলাম যে না আয়াত ওটি না এটি আয়াত শেষখানে ওই হাদিসটি আছে তো এখানে কি বলা হচ্ছে দেখেন সামেত ইবিন জুবাইর আলাল মেম্বারে বি মক্কা তাফি খুতবা দেখেন এখানে চলে আসলো মক্কায় তিনি বক্তব্য করেছিলেন খুতবা দিয়েছেন মেম্বারের উপরে চড়ে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল আন্না নবী ইন্না নবী সাল্লাল্লাহু কানা ইয়াকুল নবী সাল্লাল্লাহু বলতেন লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়ানে মিল আমাল আনা মিন যাহাব যদি আদম সন্তানকে দুইটি উপত্যকা ভর্তি করে সোনা দিয়ে দেওয়া হয় আহাব্বা এলেই সানিয়ান তাহলে আরেকটি চাবে সে ওয়ালা ওতিয়া সানিয়ান দুইটি দেওয়া হয় আহাব্বা আলাইহি সালেসান তাহলে তিনটি চাইবে ওয়ালা ইয়াসুদ্দ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া ইয়াতুবুল্লাহ আলা মান তাবা তারপরে হাদিস আনাস বিন মালিক এর আগেরগুলি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস তাই না একটা আছে সাহারি বিন সাদের আনাস বিন মালিক বলছেন আন্না রাসূল আলাইহিস সালাম কাল্লাউ আন্না লিবন আদম ওয়াদিয়ান মিন যাহাবিন এখানে সোনার কথা চলে আসলো দুই মাঠ ভর্তি যদি সোনা পেয়ে যায় আহাব্বা আইয়াকুন আল্লাহু ওয়াদিয়ান তাহলে দুই হ্যাঁ, একটি মাঠ থাকলে দুইটি মাঠ চাইবে ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব তার মুখ ভর্তি মানে এখানে ফা মানে ফম ফম আর ফা মানে মুখ হয় তার মুখ ভর্তি হবে না মাটি ছাড়া তাহলে হাদিস তিন রকমের আসলো একটিতে আসলো পেট জফাই বিন আদম আরেকটিতে আসলো চোখ আরেকটিতে আসলো মুখ তো মানুষের ধন সম্পদ পেলে প্রথম চক্ষু ঠান্ডা হয় তারপরে মুখ দিয়ে ঢুকায় তারপরে পেটে গিয়ে পৌঁছে এই জন্য হাদিসে তিনটির কথা উল্লেখ হয়েছে ওয়াতুবুল্লাহ আলা মান তাবা তবে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন উবাই উবাই বলছেন উবাই বিন কাব তিনি বলছেন যে উবাই বিন কাবের কথা আনাস বর্ণনা করেন কুননা নারা হাযা মিনাল কোরআন এই হাদিসটিকে আমরা কোরআনের অংশ মনে করতাম হাত্তা নাজালাত এমনকি এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ কুমুত্তাকাসার তখন আমরা বুঝতে পারলাম যে না এটি আয়াত নয় বরং হাদিস লাউকানা লেবিনী আদাম আনেমি মাই লাবদাকা সালেসা নীতি তো মানুষের লোভ থাকবে কিন্তু লোভকে সংযত রাখতে হবে এবং হালালে সীমিত রাখতে হবে আর দুনিয়ার পিছনে এত বেশি ছুটতে হবে না যে কোনো সময় যদি হাসিল না হয় আর হবেই মানুষের জীবনে কখনো হাসিল হবে কখনো হাসিল হবে না হাসিল হলো না চেষ্টা করলেন বিদেশ আসার জন্য ফেলিয়ার হয়ে গেলেন হলো না মেডিকেল করতে গেলেন গিয়ে ফেল হয়ে গেলেন মেডিকেল করলেন কিন্তু গিয়ে দেখালো ভিসা এক্সপায়ার হয়ে গেছে তখন আর কি চোখের পানি আর সময় যায় আর রাত্রে ঘুম হয় না অনিদ্রা অনিদ্রা রোগী ধরে নিল এগুলি হচ্ছে কি দুনিয়ার পিছনে ছুটা কিন্তু মেডিকেল ফেল হয়ে গেল আলহামদুলিল্লাহ মেডিকেলে পাস করলেন তারপরে গিয়ে ভিসা এক্সপায়ার হয়ে গেল ভাই ভিসা পাঠিয়ে দিল আলহামদুলিল্লাহ এক্সিট নিয়ে গেল ছয় বছর আইন হয়ে গেল ছয় বছর আইন হয়ে গেল এক্সিট নিয়ে গেল আলহামদুলিল্লাহ এতদিন এখানে রিজিক ছিল আলহামদুলিল্লাহ তাহলে অনিদ্রার রোগ ধরবে না আপনাকে টেনশন হবে না হাই প্রেশার শুরু হয়ে যাবে না হার্ট অ্যাটাক হবে না স্টক করবেন না এগুলো দুনিয়াবি ফায়দা আর আখরাতের ফায়দা যে ইমান মজবুত তাওয়াক্কুল বেড়ে যাবে আরো বেশি তাওয়াক্কল বেশি বেড়ে যাবে আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ বলবেন তাওয়াক্কল বেড়ে যাবে আমাদের দেশের লোকেরা আপনজন মরে গেলে ইন্নালিল্লাহ কেউ তো পরে আর কেউ তো তখনই কাঁদা শুরু করলো মা গো আর বাপ গো করে ঠিক না কিন্তু আরবদেরকে দেখেছেন তাদের কাছে মরার খবর আসলে কি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন ইমান বেড়ে যাবে আলহামদুলিল্লাহ কাউলেহি তাআলা মহান আল্লাহর বাণী কি ইরশাদ করেছেন জুইয়ান আলিন নাস হুব্বুশ শাহাওয়াত মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে জুইয়ানা জিনার থেকে সুসজ্জিত করা হয়েছে অলঙ্কৃত করা হয়েছে মানব মণ্ডলীকে দেখছেন রমণীগণের সন্তান সন্ততির পুঁজিকৃত স্বর্ণ ও রৌপ্য ভাণ্ডারের সুশিক্ষিত অশেষ অল খাইল মোসাউয়ামা এখানে খাইল বলা হয়েছে খাইল মানে ঘোড়া তো ঘোড়া মোসাউয়ামা কাকে বলা হয় সুশিক্ষিত বলা হয়েছে মানে যেই ঘোড়া দুশ্মনে শত্রুর ওপর যেইভাবে আক্রমণ আপনি চাইছেন যে হানা দেখি সেইভাবে আক্রমণ করতে পারে এই ঘোড়াগুলিকে এই ঘোড়াগুলিতে দাগ দিয়ে রাখা হতো নিশানা লাগিয়ে রাখানো হতো মোসাওয়া মানে নিশান লাগানো আসলে শাব্দিক অর্থ মোসাওয়ামা সীমা থেকে সীমাহুম মানে লক্ষ্য মমিনদের সম্পর্কে আল্লাহ করে বলছেন সীমাহুম ফি ওজুহি মমিনকে দেখলে তাদের চেহারাতে তুমি লক্ষণ পাবে মিন আসারি সজু সিজদায় সিজদা করার কারণে এটা কিয়ামতের দিনও পাওয়া যাবে জালিকা মাসালুম ফি তাওরাত ওয়া মাসালুম ফিল ইনজিল কোরআন আল্লাহ বলছেন সীমা সীমা মানে লক্ষণ তাহলে ওখান থেকে আর মোসাওয়ামা তাহলে ওই সব ঘোড়া যেগুলিকে যেগুলিতে দাগ দিয়ে রাখান বা নিশানা লাগিয়ে রাখানো হয়েছে এই জন্য যে এগুলি হচ্ছে কাজের ঘোড়া তাই বলছেন সুশিক্ষিত অশের ও পালিত পশুর ওয়াল আন আম গৃহপালিত পশুকে আন আম বলা হয় গৃহপালিত পশু ছাগল ছাগলের মধ্যে যতগুলি আসে ভেড়া দুম্বা আর গরু গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত আর ওট এগুলিকে বলা হয় আন আম চতুষ পর্যন্ত আর দাহিমাতুল আনাম থেকেই আল্লাহ কুরবানি করতে বলেছেন কোরবানি তাহলে এতেই সীমিত থাকবে কোরবানি এতেই সীমিত থাকবে কেউ যদি খরগোশ দিয়ে কোরবানি করে হবে না নীলগাই দিয়ে কুরবানি করে হবে না আনাম আল্লাহ বলেছেন বেহিমতুল আনাম ওয়াল হার্ফ এবং শস্য ক্ষেত এবং শস্য ক্ষেতের আকর্ষণী এই জুইয়ান আল ইন্নাসকে ওই অর্থ করেছেন ভাব অর্থে প্রেম আকর্ষণী দ্বারা প্রেম হুব খুব হাব্বাত থেকে কি করা হয়েছে সুশোভিত করা হয়েছে জুইয়ান আল ইন্নাসে মানুষের জন্য অলংকৃত করা হয়েছে সাজসজ্জিত করা হয়েছে বা সুশোভিত করা হয়েছে এখন একটা একটা করে একদিক থেকে যাই এ তো মানে একদিক থেকে অর্থ করেছে ভাব অর্থ করেছে জুইয়ান আলী মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে কি হুব্বু শাহওয়াত মিনান্নাসা মহিলাদের চাহিদার শাহওয়াত মানে চাহিদা এর আগে ইশতিহা বা শাহওয়া একটা শব্দ এই ফেকাতে গেল নারীদের চাহিদার কি ভালোবাসা নারী পুরুষকে চাই এই যে একে অপরের উপর চাহিদা অলবানিন এবং সন্তান সন্ততির চাহিদা সন্তান সন্ততি চাই যদি আজকালকার মানুষের প্রকৃতি এমন বিকৃত হয়েছে যে বেশি সন্তান সন্ততি চাই মেয়ে তো চাই না মেয়ে তো চাই না ছেলে চায় আর তারপরেও একটি চায় দুটি চায় তো কিছুদিন এখন একটি যথেষ্ট বলছে এর আগে শুনতাম দুটি এখন কি বলছে ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট আরো কেমন করে মিলে মিলে বলছে মানুষের অবস্থা আব্দুদ্দিন আর আব্দুদ্দিন হাম পয়সার পিছনে ছুটেছে মানুষ ওয়াল কানাতির মুকান্তারাতে মিনাল জাহাব ওয়াল ফিদ্দা জাহাব স্বর্ণ সোনা ফিদ্দা চাঁদি সোনা এবং চাঁদির ভান্ডার সোনা এবং চাঁদির ভান্ডার তাকে বলছে রৌপ্য ভান্ডার বলে অর্থ করেছেন পুঁজিকৃত স্বর্ণ আলাদা আলাদা করেছেন কিন্তু এখানে একটি কথা আছে ওয়াল কানাতির মকান ওয়াল ফিদ্দা সোনা এবং চাঁদির ভান্ডার ওয়াল খাইলিল মুসাওয়ামা এবং নিশান লাগানো ঘোড়া মানে সুশিক্ষিত ঘোড়া যেগুলি যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে কাজে আসে ওয়াল আম চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু বলেন সবচেয়ে ভালো ওয়াল হার্স এবং শস্য ক্ষেত এগুলির ভালোবাসা মানুষের অন্তরে কি করা হয়েছে সুশোভিত করে অলঙ্কৃত করে পেশ করা মানুষের অন্তরে এইসব জিনিসের ভালোবাসা জালেকা মাতাউল হায়াতির দুনিয়া এগুলি হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু মাতা মানে ভোগের বস্তু আর তার সাথে সাথে ক্ষণিকের স্থায়ী নয় যেগুলি স্থায়ী ভোগের বস্তু জান্নাতের নিয়ামত সেগুলিকে মাতা বলা যায় না এজন্য দুনিয়ার নিয়ামত সম্পর্কে আল্লাহ মাতা বলেছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর মাতা বলেছে মাতা মানে ওইসব সামান ওইসব ভোগের বস্তু যেগুলি ক্ষণিকের জন্য আজকে আছে কালকে নেই হয়তো আপনি বেঁচে থাকতেই চলে গেল আপনার হাত ছাড়া হয়ে আপনার কাছ থেকে সরে গেল আপনি দরিদ্র ফকির হয়ে গেলেন অথবা আপনি ছেড়ে দিয়ে ভোগ করতে পেলেন না বাড়ি ঘর তৈরি করলেন আর বাড়িতে যেতেই পারলেন না এখান থেকে টাকা পাঠাচ্ছেন বাড়ি তৈরি হচ্ছে হচ্ছে হচ্ছে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি তৈরি হলো বাড়িতে ঢুকতে পারেন এখানে মরে থেকে মাতা মাতাউল হায়াত ক্ষণিকের বস্তু ভোগের বস্তু জালিকা মাতাউল হায়াত দুনিয়া আল্লাহ ইন্দাহু হসনুল মা আব সুরা কালা উমর উমারে ফারুক আল্লাহ তার বলছেন আল্লাহ ইন্না লা নাস্তাতি হে আল্লাহ আমি পারছি না কি পারছি না ইল্লা আন্নাফ রাহাবে মাজাইয়ান্তাহুল্লানা যা কিছু আমাদের জন্য সুশোভিত করেছেন বা যা কিছু দান করেছেন রাইয়ান্তাহুনা অলঙ্কৃত করেছেন আমাদেরকে স্ত্রী দিয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে ধন সম্পদ দিয়ে খেলাফত দিয়ে এসব যে অলঙ্কৃত করেছেন এই দিয়ে খুশি না হয়ে পারছি না আল্লাহ ইন্না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তবা করেছেন এইভাবে কি দোয়া করছেন ইন্না লা নাফসি আমরা পারছি না ইল্লা আন্নাফরাহ বিমা যায়্যানতাহু লানা যা দিয়ে আমাদেরকে অলঙ্কৃত করেছেন তার ওপর খুশি না হয়ে তার উপর খুশি না হয়ে পারছি না সুতরাং আল্লাহ যখন তুমি এসব দান করেছো আল্লাহ এমনি ইন্নি আলোকা সুতরাং আল্লাহ তোমার কাছে কামনা করি চাই কি আন উনফিকাহু ফি হাক্কিহি যাতে করে সঠিক স্থানে তা ব্যয় করতে পারি সঠিক ক্ষেত্রে ব্যয় করতে পারি বুঝতে পারলেন আল্লাহ তুমি ধন দৌলত দিয়েছেন ধন দৌলতের উপর খুশি না হয়ে পারছি না খুশি হওয়াটা মানুষের প্রকৃতি সুতরাং আল্লাহ যখন এসবে খুশি আমরা হচ্ছি যাতে করে একে সঠিক জায়গায় ব্যয় করতে পারি এর জন্য কি করি তোমার কাছে দোয়া করি আল্লাহ তৌফিক দেওয়া এইরকমই ছেলে মেয়েদের আল্লাহ এর খুশি না হয়ে পারছি না সন্তান সন্ততি তুমি দিয়েছ সুতরাং আল্লাহ এদেরকে ভালো কাজে লাগাতে পারি দিনের কাজে নিয়োজিত করতে পারি এর তৌফিক দান করো এইভাবে মানুষের ক্ষমতা আল্লাহ ক্ষমতার ওপর খুশি না হয়ে পারছি না কিন্তু আল্লাহ একে দিনের কাজে লাগাবার তৌফিক দাও এই ক্ষমতাকে দিনের খেদমতে প্রয়োগ করার তৌফিক দাও কত সুন্দর দোয়া ব্যাপক দোয়া হাদিস হাকিম হেজাম রাজি আল্লাহ তালানহ বলছেন সালতুল নবী সাল্লাহ আলি সাল্লাম আমি নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে চাইলাম সা আলামানে জিজ্ঞাসা করা হয় আরবিতে আর শাহ আলামানে চাওয়া হয় এই জন্য ভিক্ষুকে সাইল বলে করেন আল্লাহ বলছেন ওয়াম্মা আম্মা সাইলা ফালাতানহা ভিক্ষুকে শাসানিমূলক কথা বলিও না ধমক দিয়ে কথা বলিও দিতে পারো দাও না দিতে বলে ভালো কথা বলো তো এখানে সালা মানে জিজ্ঞাসা করা নয় বরং সালা মানে সাওয়ালা মানে সওয়াল করা হয় প্রশ্ন করা মাসলা মাসাইল জানা এখানে সালতুন নবী সাল্লাম ফা আতানি নবী সাল্লামের কাছে আমি কিছু চাইলাম মানে টাকা পয়সা দিনাম দিরহাম বা উট ছাগল কিছু চাইলাম মাল চাইলাম এক কথায় আর কি ফা আতানি তিনি আমাকে দিলেন প্রদান করলেন তাহলে যখন দিলেন তাহলে এখানে জিজ্ঞাসা করার অর্থ বহন করে না তাহলে জিজ্ঞাসা যদি অর্থ করি তাহলে ফা আতানি দিলেন এর অর্থ তো খাপ খায় না ঠিক কিনা তাহলে এখানে সাল তো মানে কি করতে হবে চাইলাম চাইলাম যে আরাসুল আল্লাহ গরিব মানুষ কিছু দিন গনিমতের মাল থেকে হোক আর বাইতুল মাল সাদাকাত কাপ থেকে হোক গরিব মানুষ ছিলেন তাড়াতাড়ি আমাকে দিলেন সুম্মা সাল তো আবার চাইলাম এখানে ভিক্ষা করা পেশাটাই খুব খারাপ যে একবার ভিক্ষা করে নিতে পেরেছে ও আর ভিক্ষা না করে পারবে না আমাদের দেশে কিছু হুজুর টাইপের লোকেরা নিজের খিদার তাড়নে মসজিদে গিয়ে দাঁড়িয়ে গেল এখানে কিছু লোক মসজিদে অভাবের তাড়নে দাঁড়ায় হয়তো অভাব নাই তাও দাঁড়ায় তো এইরকম যদি একবার অভ্যাস করেন না এই কোনো মসজিদে গিয়ে বললো যে আমি ভাবি ছেলে মেয়ে খুব বেশি আমার অসুস্থ তো আল্লাহ একটু আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য করেন একবার যদি কোথাও দাঁড়িয়ে বলে দিতে পারে তো বেহায়া হয়ে যাবে লজ্জা হায়া সব সব শেষ খুব নোংরা কাজ যে একবার ভিক্ষা করে নিয়েছি খুব খারাপ কাজ আলিয়াদুল অলিয়া খাই আলিয়াদি সুফলা নবী হাদিসে দেন ওপরের হাতটি নিচের হাত চাইতে তার মানে তুমি দেনেওয়ালা হও নেনেওয়ালা হইও না ভিক্ষা করিও না দিতে দিতে চেষ্টা করো হ্যাঁ, ঘুষের অপরাধ তো চাইতে বেশি ঘুষের অপরাধ তো চাইতে বড় অপরাধ তার লানত করা হয়েছে ভিক্ষুক অপরাধ তো লানত হয়নি যদিও ভিক্ষুক যে ব্যক্তি সচ্ছল অথচ ভিক্ষুক করলো বা স্বাস্থ্যবান খেটে খেতে পারবে তারপর ভিক্ষা করলো নবী সাল্লাম বলেছেন যে তার চেহারায় কালকে আমাতে গোস্ত থাকবে না হাড় হাড্ডিগুলো দেখা যাবে আর শরীরে ছাল উঠে থাকবে চামড়া উঠে থাকবে গোস্ত গোস্ত থাকবে না হাড্ডি দেখা যাবে এগুলি আছে কিন্তু তার চাইতে বড় শাস্তি রিসওয়াতের ঘুষের লান আল্লাহ রাশি আল মুরতাসি আল্লাহর লানত অভিশাপ রয়েছে লানত মানে রহমত থেকে বঞ্চিত যার ফলে লানত করা হয়েছে যদি আল্লাহ তার তবা তবা কবুল না করে বা তবা না করে তাকে তো নামে অবশ্যই যেতে হবে পানিশমেন্ট খেতে হবে সবগুলি যেগুলি বললেন ঘুষ খাওয়াই হোক আর ভিক্ষা করার হক নেই তারপরে ভিক্ষা করা আসা বিয়ে করা অবশ্যই কিন্তু সবগুলি আলাদা আলাদা স্তর রয়েছে দেখতে হবে যে তার ক্ষতিকর দিক কিরকম অপরাধ কিরকম সেই দেখে সেটা নির্ণয় করতে হবে যে কিরকম ধরনের অপরাধ কিন্তু কাবিরা সবগুলো কাবিরা বিভিন্ন স্তর আছে সোমবার সাউথ আবার চাইলাম ফাহাতানি তিনবার করে চাইলেন তিনবার করে চাইলেন তিনবার করে নতুন মুসলমান হাকিমিন হেজাম এরা ছিলেন সব মোয়াল্লাফাতে কলুম মানে মুসলমান হয়েছিলেন কিন্তু তো ওদের একটু লোভ লালসাটা বেশি ছিল পরে ইমান সুন্দর হয়ে গেছিল যাই হোক রাজি আল্লাহ তালু তিনি নিজের কথাই বলছেন তোমা কাল তারপর আল্লাহ রসুল বললেন সাল্লাম ইন্না হাজাল মালা নিঃসন্দেহে এই ধন সম্পদ রুবামা কালা সুফিয়ান সুফিয়ান সৌরি জহরি থেকে যে বর্ণনা করেছেন একজন বর্ণনা করেন তিনি বলছেন কাল আলী ইয়া হাকিম নবী সাল্লাম বললেন হে হাকিম বিন হেজাম হে হাকিম ইন্না হাজাল মাল তাহলে বোঝা গেল কারো নাম হাকিম রাখা যেতে পারে আল্লাহর নাম যখন হাকিম হবে তখন সে ব্যাপক অর্থে হাকিম আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম হাকিম সে অর্থ হলে আব্দুল হাকিম নাম রাখা উচিত এবং উত্তমী হচ্ছে আব্দুল হাকিম নাম রাখা কিন্তু কেউ যদি নিজের নাম বা কারোর নাম হাকিম রাখে যেতে পারে যারা আয়ুর্বেদিক ডাক্তার তাদেরকে হাকিম বলছেন ওই হাকিম থেকেই তো হাকিম ওই একটু বিকৃত করে বাংলায় বলছে অনেকে আসলে হাকিম হাকিম উলম্মা বলা হয়েছে থানবী সাহেব এই জাতির তিনি ইয়ে চিকিৎসক ডাক্তার হ্যাঁ জাতির চিকিৎসক উম্মাতের উম্মাতে মুসলিমার করেছেন অনেক খেদমতি করেছেন আল্লাহ গুনাহটা মাফ করেন রহমতুল্লাহ কালালি ইয়া হাকিম ইন্না হাজাল মাল শোনো এই যে ধন সম্পদ আছে হাজিরাতুন হুলওয়া এই হাদিস আছে এই এইটুকু দিয়ে অধ্যায় কায়েম করেছেন ইন্না হাজাল মালা হাজিরাতুন হুলওয়া খুব সবুজ খুব সুন্দর হলুয়া এবং খুব মিষ্টি ধন সম্পদ আসলে খুব মিষ্টি পকেটে নিতে কত মজা লাগে হামান আখাজাহু ব্যক্তি বেনাফসিন সুতরাং যে ব্যক্তি এই ধন সম্পদ নেবে অন্তরের প্রসন্নতার সাথে ব্যক্তি বেনাফসিন কি অর্থ করেছে করতে পারছেন তিবে নাফ খুশি মনে খুশি মনে যা কিছু আসলো নিল পবিত্র ঠিক আছে পরে আসছে বুরে কালাহু ফিহে তো যে ব্যক্তি মনের খুশির সাথে নিল তিবে নাফ যা কিছু আসলো আসলো মন তাতে খুশি অল্প আসলো খুশি হ্যাঁ বেশি আসলো খুশি কম আসলো খুশি বুরে কালাহু ফিহে তাতে বরকত দেওয়া হবে তাতে আল্লাহ বরকত দান করবেন অল্প আসলো আলহামদুলিল্লাহ যা কিছু খেলেন আলহামদুলিল্লাহ যা কিছু পেলেন আলহামদুলিল্লাহ আসলেন বড় আশা নিয়ে যেতে চার পাঁচ লাখ টাকা হয়তো করে যাবো দুই বছরে হলো না কিছু কোনো রকম খরচ খরচটা উঠলো আলহামদুলিল্লাহ যা কিছু আসলো দশ টাকা আলহামদুলিল্লাহ বুরে কালাহ কি ওতে বরকত দেওয়া ওমান হবে বেশরাফে নাসিন কিন্তু যে ব্যক্তি এই ধন সম্পদকে গ্রহণ করবে বেশরাফে নাসিন মানে মনের বড় লালসার সাথে এশরাফ মানে উকি মেরে দেখে হ্যাঁ লোভাতর মন নিয়ে লোভ লালসার সাথে বড় চাহিদার সাথে এত আসক্তি বলা যেতে পারে আসক্তির সাথে এশরাফে নাফসিন মনের আসক্তির সাথে আশেখ পাগল লাগবে টাকা পয়সার ক্ষেত্রে লাম ইউবারাক লাহু ফিহি এতে কোনো বরকত দেওয়া হবে না লোভী লোকে টাকা পয়সায় বরকত হয় না কারণ লোভী লোক হালাল হারামের পার্থক্য করে না এই জন্য বরকত হয় না আর হারামের সংমিশ্রণ হলেই বরকত উঠে যাবে বরকত শেষ হয়ে ওয়াকানা ইয়াকুল ওয়ালা ইয়াশবা এবং ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কেমন যে ব্যক্তি খুব আসক্তির সাথে ধন সম্পদ এই লুটা লুটপাট যেখান থেকে আসুক না কেন যেভাবে আসুক না কেন হালাল হারাম দেখা দেখি নেই নাই অন্যায় দেখা দেখি নেই এর উদাহরণ হচ্ছে কি রকম কাল্লাজি আকল ওই রুগীর মতো যে ব্যক্তি খায় কিন্তু পরিতৃপ্ত হয় না বলা ইয়াসবাহ পরিতৃপ্ত হয় না একটা রোগ আছে পানির ক্ষেত্রে একটা রোগ আছে পানি পান করে চলে যায় এটা গরু মহিষের এরকম নাকি রোগ উটের হয়তো উটের কথা লিখেছে ভাষ্যকারগণ যে উটের একটা রোগ আছে পানি খেয়ে চলে খেয়ে চলে যাবে কিন্তু পিপাসা মিটছে এইরকম রোগী মানুষ যে খেয়ে যাচ্ছে খাই খাই খাই খাই খেয়ে যাচ্ছে কি হচ্ছে না পেট ভরে গেলেও তৃপ্তি হয় লোভীদের ভালো খাবার যদি পেয়ে যায় কোনো জায়গায় ভালো পার্টি মুরগা মুসাল্লাম পেট ভরে গেছে এখানে চলে এসছে তারপর পেট ভরে তো মন ভরে না আর কোনো জায়গা থাকলে ভরে রেখে দিই স্টক করে রেখে দিই পাঁচ সাত রকমের আট রকমের যদি গোস্ত আর মাংস মাছ আর শাকসবজি যদি পাই তো কিছু লোক এরকম আছে দাওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নেই কিন্তু কথা হচ্ছে যে মানুষ জাতির মধ্যে আছে যারা দিনের সাথে জড়িত ইনশাল্লাহ এরকম কেউ হবে না কিন্তু এরকম আবচিত নাই না বিশ্বাস হচ্ছে পেটকে একটু খালি রেখে একটু আরাম দেন নিজেকে এটা এমন খাবার খেলাম যার উঠতে পারি না বসতে পারি না কাজ হতে পারি না শুইলে আর কাজ হতে পারি না এই পড়ে আছি এরকম যাতে না হয় তো ওই লোকের মতো উদাহরণ যে ব্যক্তি খায় কিন্তু তৃপ্তি হয় না মন ভরে না ওয়ালিয়াদুল অলিয়া খের ওই হাদিসে চলে এসেছে ওয়ালিয়াদুল অলিয়া হাকিম বারবার করে চাইছেন কি বললেন ওপরের হাতটি নিচের হাতে তুমি দেওয়ার চেষ্টা করো বারবার ভিক্ষা করা এই ব্যবসা করো এ পেশা ভালো না তাহলে যদি একজন ভিক্ষুক হকদার না হয় মানে সুস্থ খেটে খেতে পারবে অথবা তার অভাব নেই অসুস্থ হলে অভাব নেই খোড়া ব্যবসা করতে মক্কায় যেমন চলে আসছে দেশে অভাব নেই কিন্তু এজেন্টরা নিয়ে আসছে ভিক্ষা করছে হ্যাঁ আমি এবার যারা হজে গেছেন দেখেছেন নিশ্চয় যদি হকদার হয় তবু অনুত্তম ভিক্ষা ভিক্ষার কাজ হচ্ছে পেশা হচ্ছে অনুত্তম পেশা ঘৃণিত পেশা এই আলিয়াদুল ওলিয়া খায়রুম আলিয়াদি সুফলা এটা কার ক্ষেত্রে যেই ভিক্ষুক হকদার তার ক্ষেত্রে গরিব মানুষ আসলে অভাবিক অভাবের কারণে হাত লম্বা করেছে ভিক্ষা করছে এই হাতে নিকৃষ্ট ওই দেনেওয়ালা হাতের তুলনায় নিকৃষ্ট হাত নেওয়ার হাত আর যে ব্যক্তি হক রাখে না সুস্থ খেটে খেতে পারবে অথবা সচ্ছল অক্ষম হলে সচ্ছল তার বাড়িতে যথেষ্ট আছে কিন্তু চাওয়া ব্যবসা আমাদের সে একটা জাত আছে ফকির জাত ওরা বছরে একবার করে ফোক ভিক্ষা করতে বেরোবে কেউ জানেন এটা তো একটা জাতি আছে কিন্তু বিদাতিদের মধ্যে মাজার পূজারীদের মধ্যে এরকম একটা জাতি আছে ওরা আসে আর প্রত্যেকের বাড়িতে আসবে আর বলবে রা ইলাহা ইয়ে, ইয়ে করে মানে কবিতার ছন্দে ছন্দে হ্যাঁ হ্যাঁ যারি গাইতে গাইতে ভিক্ষা করে এককালে খুব আসতো এরা আল্লাহ রসুলের বলো আল্লাহ রসুলের নাম বলো আল্লাহ রসুলের নাম এরকম করে আর ওই কবিতা শের সাহিরি বলছে আর বলো আল্লাহ রসুলের নাম এরা অনেকে বড় দুষ্ট এরা অনেকে জাদু জানে যদি কিছু না দেন খারাপ আচরণ করেন আর ছোট বাচ্চা কাছে তাকে খুব ক্ষতি করতে খুব সাবধানে টান সবাই হ্যাঁ হকদার যারা নয় তাদের ক্ষেত্রে হারাম কারণ সেটি তার হক নয় সেই ক্ষেত্রে সে গুণাগার নিকৃষ্ট হাত হলে সে গুণাগার নয় যে হকদার কিন্তু যে ব্যক্তি হকদার নয় সেটি খেতে পারবে অথবা স্বচ্ছ অক্ষম হইলেও সচ্ছল ধন সম্পদ রয়েছে জমি জায়গা রয়েছে তাহলে ভিক্ষা করা তার জন্য জায়জ নয় বলছেন বাবু মাকাদ্দামা এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে মাকাদ্দামি মালেহি যে সম্পদ আগে ভাগে পাঠিয়ে দিল মানে আল্লাহ রাস্তায় দান খেরাত করে পাঠিয়ে দিল ফাহু আলাহ সেটি তার এ কথাই নবী সাল্লাম বলেছেন তাই কিনা যে ব্যক্তি অগ্রিম নেকি করে দান খায়রাত করে সাদকা করে পাঠিয়ে দিল এটি তার সম্পদ আর যেটা থেকে গেল ব্যাংক ব্যালেন্স জমি জায়গা চোখের সামনে ধন সম্পদ দেখছে অনেক কিছু এটা তার নয় এটি কার মাল ওয়ারেসেই তার ওয়ারেসদের ওয়ারেসিনদের উত্তরাধিকারদের মাল বলছেন কাল আবদুল্লাহ আবদুল্লাহ মাসুদ বলছেন কাল নবী সাল্লাহ আলী নবী করিম সাল্লাহ ইসলাম সাল্লাম করেন যখন শুধু আবদুল্লাহ বলা হয় তখন আবদুল্লাহ মাসুদ আইয়কুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিম মালিহি নবী সাল্লাল্লাহু একবার জিজ্ঞেস করলেন সাহাবাদের যে তোমাদের মধ্যে কে আছে যার উত্তরাধিকারীর ধন সম্পদ তার নিকট তার নিজের ধন সম্পদ চাইতে বেশি প্রিয় কে আছে প্রশ্ন বুঝলেন একটা হচ্ছে ওয়ারিসিনদের ধন সম্পদ উত্তরাধিকারী যারা তাদের ধন সম্পদ আর একটা হচ্ছে নিজের ধন সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি কি জিজ্ঞেস করলেন যে কে তোমাদের মধ্যে আছে যে উত্তরাধিকারী বা ছেলে সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ তাদের রয়েছে তাদের ধন সম্পদকে বেশি ভালোবাসে নিজের ধন সম্পদের তুলনায় কে আছে কালু সাহাবারা বলি আর রাসূলুল্লাহ মামিন হাত ইল্লা মালু মালু আহাবু আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদ তার কাছে বেশি প্রিয় হবে না নিজের মাল বেশি ভালোবাসে কারণ এটা নিজের ভোগের বস্তু আমি ভোগ করবো এটা আর ওটা তো আমার ছেলে ভোগ করবে আমার মেয়ে ভোগ করবে বা আমার জামাই ভোগ করবে আমার স্ত্রী ভোগ করবে আমার আত্মীয়রা ভোগ করবে বা অন্যরা ভোগ করবে তাহলে কি করে অন্যের ধন সম্পদকে ভালোবাসতে পারি বেশি ভালোবাসি নিজের ধন সম্পদকে ভালোবাসি নবী সাল্লাল্লাহু কি বললেন কালা ফাইন না মালাহু মা কাদ্দামা মানুষের সম্পদ ওইটি যেটি সে অগ্রিম পাঠিয়ে দিল আল্লাহর কাছে আমল নামায় অর্থাৎ সাদকা করলো দান করলো সাদকা জারিয়া করলো মসজিদ তৈরি করলো মাদ্রাসা করলো ইসলামিক লাইব্রেরি করলো দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করলো গরিমে সিংকে দিল এতিমের লালন পালন করলো ইত্যাদি ইত্যাদি অমাল ওয়ারেসহি মা আখারা আর যা পিছনে ছেড়ে আসলো ধন সম্পদ পরিত্যক্ত ধন সেগুলি হচ্ছে কারমা ওয়ারেসের উত্তরাধিকারীদের ধন সম্পদ আজকাল মানুষ কোন মালকে ভালোবাসে ফকিরের বাড়িতে যেটা চলে গেল সেটাকে ফকিরকে দিয়ে দিলে এক হাজার ওটা ভালোবাসে তো মনে করে দিল দিল তুচ্ছ দিয়ে অনেক সময় কষ্ট ছেলে মেয়েদের জন্য করে রেখে গেলাম এত টাকা রেখে গেলাম আমার এই ছেলেরা এই করতে পারবে সেই করতে পারবে মাল ওয়ারেসি মা আখারা বাবুল মুকসের ওনাহমুল মকিল্লুন নবী করিম সাল্লামের হাদিস এটি এটিও হাদিস একটি হাদিসের অংশ ইন্নাল মুকসের ইনাহমুল মুকিল্লুন এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে যেই লোকেরা বেশি সম্পদের মালিক মুকসেরুন যারা ধনী ব্যক্তি আকসারা থেকে মানে বেশি কাসির থেকে কাসির বা আকসার থেকে মানে বেশি যারা বেশি সম্পদের মালিক হুমুল মকিল্লুন তারা কাল কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবসে কি থাকবে নেকির দিক দিয়ে অল্প নেকি বলা হবে অল্প নেকির মালিক হবে যারা বেশি টাকা পয়সার মালিক তারা অল্প নেকি ওলা হবে কালকে আমাদের কারণ তাদের হিসাব নিকাশ বেশি তাদের গুনহা বেশি নাকি কম হয়ে যাবে অকাউলহ তারা মহান আল্লাহর বান ইমান কানা ইউরিদুল হায়াত দুনিয়া যে ব্যক্তি পার্থিব জীবন চাই পার্থিব হায়াত দুনিয়া পার্থিব জীবনের আয়েশ আরাম চাই জিনা তাহা এবং পার্থিব জীবনের সাজসজ্জা চাই হ্যাঁ সৌন্দর্য চাই তাহলে পার্থিব জীবনে তার কর্মের পুরোপুরি প্রতিদান দেব একজন মানুষ নেতৃত্ব চায় এবং তার জন্য সে কর্ম করলো খুব কর্ম করলো নেতৃত্বে পৌঁছার জন্য হ্যাঁ, পার্লামেন্টারি একটা মেম্বার হওয়ার জন্য মন্ত্রী পদের জন্য জীবনটাকে একবারে বিলীন করে দিল আল্লাহ বলছেন যে যে কাজে মেহনত করবে নোয়াফি এলেহিম আমালহম সিহা তা আমি দেব পুরোপুরি দেব আল্লাহ দেবে পুরোপুরি দেব যে যে ক্ষেত্রে মেহনত করে পেয়ে যায় যারা একটা পার্টি ধরে বিশ বছর ধরে ওই পার্টির পিছনে লড়তে আছে লড়তে আছে লড়তে আছে একদিন খুব নির্যাতিত ছিল আর একদিন দেখা গেলো তারাই গদিতে চলে আসলো পাচ্ছে কিনা লেগে আছে তাতে তাহলে দুনিয়ার পিছনে যে ছুটবে দেবো টাকা পয়সার পিছনে যে ছুটবে ছুটবে ছুটবে ছুটবে আর গালফের টাকা পয়সা সৌদি আরবের টাকা পয়সা এইসব দেশে চাকরি করে হলো নাকি অল্প পয়সা চলে গেল ইউরোপ আমেরিকা কানাডা অমক তমক নোয়াফি আমাল ফিহা দেবো হালাল হারামের বাছাই করলো না চাকরি করে আটশো টাকা নয়শো টাকা বেতন কে বলছিলেন আমাদের ভাই এক ভাই বলছিলেন যে দুই হাজার টাকা বেতন তারপরেও সিডি বিক্রি করতে আসে এখানে শিকোতে সিডি বিক্রি করতে দুই হাজার টাকা তো দুই হাজার রিয়ালও পেট বললো না আল্লাহ বলছেন মানকানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন চাই হালাল হোক হারাম হোক নাই হোক অন্যায় হোক যেভাবে হোক না কেন অজিনা তা নো ফেলেহিম আমালহুম ফিহা পুরোপুরি দেবো নাও নাও নাও নাও ওহুম ফিয়া লা ইউখাসুন এই ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি করা হবে না মেহনত করেছে পাবে উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার আজকে পশ্চিমা দেশগুলি যান্ত্রিক সভ্যতায় উন্নতি করেছে তারা মেহনত করেছে আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনা তাহা নুয়াফি আলাইহিম আমালাহুম এর অন্তর্ভুক্ত কিনা তারা মেহনত করেছে তারা টেকনোলজিতে এগিয়ে গেছে আল্লাহ দেবেন কারণ যে মেহনত যে ক্ষেত্রে মেহনত করবে মেহনতকে আল্লাহ নষ্ট করবেন না যেহেতু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই লাউকানাতে দুনিয়া তাদেল ইন্দাল্লাহ জানাহা বাউদা হাদিস তিরমিজির যদি পৃথিবীর যত কিছু রয়েছে সে সায়েন্স আর টেকনোলজির উন্নতি হোক হ্যাঁ যান্ত্রিক সভ্যতাই হোক আর ধন সম্পদই হোক আর নেতৃত্বই হোক সারা পৃথিবীর মূল্য যদি আল্লাহর নিকটে কতটুকু হইত জানাহা বাউদা মানে মাছির দানা সমান হইতো তাহলে মাছ কাফের কাফেরান সারবাতাম্মা তাহলে কাফের কি একদম পানি আল্লাহ খেতে দিতেন না পানি দিতেন না কাফের কিন্তু কাফেরদেরকে আল্লাহ বড় নেতৃত্ব দিয়ে রেখেছে সুপার পাওয়ার করে রেখেছে কাফেরদেরকে সায়েন্স টেকনোলজির উন্নতি দিয়েছে কারণ তারা কর্ম করেছে নোয়া ফেলিম আমালম ফিয়া পরকাল থেকে গাফিল হয়ে কর্ম করা আপত্তিকর ছিল না কিন্তু আপত্তিকর ওখানে গিয়ে হয়ে গেছে যে এই কর্ম করতে গিয়ে তারা পরকাল থেকে গাফিল হয়ে গেছে অহমানিল আখেরাতে গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া অহমানিল আখেরাতে গাফিলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলেছেন এই কথা বাস্তব একবারে চিত্র এই যারা আজকে সায়েন্স টেকনোলজিতে উন্নত বা যেসব দেশ তাদের সম্পর্কে আয়াত তারা দুনিয়ার অনেক কিছু জানে জাহেরা মিনাল হায়াতিদ দুনিয়া পৃথিবীর অনেক কিছু তারা জানে ইয়ালামুন নলেজ হাসিল করেছে অহমানিল আখেরাতে গাফিলুন কিন্তু পরকাল থেকে তারা একেবারে গাফিল অনবহিত বেখেয়াল সুরাহুদ সুরাহুদ আয়াত নম্বর পনেরো ষোলো তো আল্লাহ বলছেন যে এক্ষেত্রে ঘাটতি করবো না যে যে ক্ষেত্রে মেহনত করবে দেব উলাইকাল্লাযিনা তাহলে পরে কি হবে আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরা এরাই তো তারা যাদের জন্য আখেরাতে কিছুই নেই ইল্লা নার জাহান্নামের আগুন ছাড়া সায়েন্স আর টেকনোলজির উন্নতি করে আর পৃথিবীকে গোলাম বানিয়ে জুলম অত্যাচার করে আখেরাতে গিয়ে লাইসাল আহমফিল আখেরাত ইল্লাম না গদিতে গিয়ে নেতৃত্বে গিয়ে পার্লামেন্টে গিয়ে আইন নিজের রচনা নিজের হাতে আইন নিয়ে লাইসাল আহমফিল আখেরাত ইল্লাম না কিছুই নেই জাহান নাম ছাড়া কিচ্ছু পাবে কারণ নিজের একজন মমিন নিজের মেহনত পরিশ্রম বিবেক বুদ্ধি মস্তিষ্ক যতটুকু আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন মেধা শক্তি সবকে দিনের খেদমতে নিয়োজিত করত আল্লাহ দুনিয়াও দিত দিনের মতো নিয়োজিত করলে আল্লাহ দুনিয়াও দিতেন কারণ দুনিয়া যার জন্য নির্ধারিত যতটা আছে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যখন দুনিয়ার ক্ষেত্রে শুধু লাগিয়ে দিয়েছে আলাই সালাম ফিল আখেরা আখেরাতে আগুন ছাড়ার কিছুই নেই জাহান্নাম ছাড়ার কিছুই নেই ও তা মা সানাও ফিহা এবং পৃথিবীতে যা কিছু করেছিল তা কি হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর নেতৃত্ব থাকবে রাজত্ব নেতৃত্ব সব ধ্বংস হয়ে যাবে সায়েন্স টেকনোলজি হ্যাঁ ধ্বংস হয়ে যাবে মিজাইল সব ধ্বংস হয়ে যাবে তো মা সানাও ফিহা এর তাফসিরে এটাও বলা যেতে পারে যে কুফুরির অবস্থায় শিরকের অবস্থায় বেনামাজি অবস্থায় যদি কিছু ভালো কর্ম করে জনকল্যাণ ওর মাদার ট্রেসার মতো জনকল্যাণমূলক অনেক কাজ করেছে অনেক হাসপাতাল তৈরি করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে ঠিক কিনা অনেক লোকের ফ্রি চিকিৎসা করে দিল মেডিকেল ডাক্তার ফ্রি চিকিৎসা চোখের অপারেশন আমাদের দেশে করে করছে না এই খ্রিস্টান মিশনগুলি এদের সম্পর্কে আল্লাহ বলছেন এই যে নেকির কাজগুলি এই যে কাজগুলি করা হচ্ছে রিলিফের কাজগুলি নেকির কাজ কিন্তু কালকে আমাদের কি হবে হাবেতা মাসানা উফিয়া পৃথিবীতে যেসব কাজকর্ম ভালো কিছু করেছিল সেগুলি সমস্ত বিনষ্ট হয়ে যাবে কুফরের কারণে শিরকের কারণে নামাজ ত্যাগের কারণে ও বাতিলুম মাকানু আমালুন এবং যেসব কর্ম তারা করেছিল আমল করেছিল সবগুলি বাতিল হয়ে যাবে মিটে কিছুই থাকবে আবু জার আল্লাহ তারানো বলছেন খারাজ খারাজতু লাইলাতা মিনাল্লাহ আলী কোনো এক রাতে আমি বের হইলাম ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি ওয়াসাল্লাম হঠাৎ দেখি আল্লাহ রসুল সাল্লাম একাই রাস্তায় চলতে রয়েছেন ওয়ালাইসা মাহু ইনসান তার সাথে কোনো মানুষ নেই একাই হাজানান্ত তো ইয়াকরাহু আইয়ামশিয়া মাহু আহাদ আমার ধারণা হলো যে একাই যখন তিনি রাস্তায় তাহলে তার সাথে হওয়াটাকে হয়তো তিনি অপছন্দ করবেন সাথে হলাম না কিন্তু একটু ভয়ও লাগলো যে তিনি একা একা রাস্তায় চলবেন কোনো প্রকৃতির মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে কোনো আক্রমণ করে দেয় ক্ষতি করে দেয় সেই জন্য একটু কাছে কাছে আমি কিন্তু নবী সাল্লামকে দেখতে লাগলাম পাহারা দিতে লাগলাম দেখেন কেমন আদব দেয় সাথে হয়তো পছন্দ করবেন না সাথে হলেন একাই কোনো কথা বলতে চাইছেন কোনো কাজ করতে চাইছেন অথবা ওহি আসবে তিনি নির্জনতা অবলম্বন করতে চাইছেন না হলে আবুবকরকে নিতে পারতেন ওমরকে নিতে পারতেন আলীকে বলতেন চলো একটু সাথে যাই বাইরে একটু যাই কাজ আছে কাউকে সাথে নিয়ে একাই বেরিয়ে আসতে এটা হচ্ছে ইসলামিক আদব এখান থেকে আমাদের আদবও শিখতে হবে কিন্তু যদি তার পাহারা প্রয়োজন হয় আশেপাশে থাকেন আব্বা বেরিয়ে গেছেন একা বলেনি যে তুমি সাথে চলো কিন্তু আপনাকে ভয় লাগছে যে অনেক দোষ দুশ্মন রয়েছে শত্রু রয়েছে আপনি আগে পিছে আশেপাশে থাকেন বাজার আছেন রাত হয়ে যাচ্ছে আব্বা যাচ্ছেন না তার সাথে হয়তো হচ্ছেন না যে হয়তো তিনি পছন্দ করবেন না কিন্তু আপনি থাকেন আমার আব্বার হেফাজতের জন্য আমি থাকি তিনি যাবেন তার পিছনে পিছনে আমি থাকবো সাইডে থাকবো সে দূরেই থাকি অথবা জিজ্ঞেস করে নেন যে আমার থাকার প্রয়োজন আছে আমি থাকবো আপনার জন্য এগুলো হচ্ছে আদব বড়দের ক্ষেত্রে এই আদব আবুজার রাজি আল্লাহ তালানো দেখিয়েছেন এখানে আমার ধারণা হলো যে তার সাথে আমার যাওয়াটা হয়তো তিনি অপছন্দ করবেন কাল ফাজা আলতু আমসি ফিজিল্লিল কামার ফাঁকা আমান হাজা কে বলতো আবুজার আমি বললাম কি আবুজার এখান থেকে কি শিখলেন হাদিস থেকে মাসলা শিখতে হবে আপনাকে অন্ধকারে জিজ্ঞেস করছি অথবা বাইরে থেকে বেল দিয়েছেন আমি জিজ্ঞেস করছি কে আমি আপনি ভাবছেন আমি মাহমুদ আমি তো যখন তখন আসি আমার আওয়াজ তো চিনি আমি তাজিজুল হক আমি তো ইঞ্জিনিয়ার হামজা সাহেব না কখনো না এই কাজ করবেন না আপন নিজ বাড়িতে যান আমি দেখেছি একজন আলেমের কথা বলছি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন তাকে দেখতাম নিজের বাড়িতে যেতেন নিজের বাড়িতে ঢুকতে যেতেন গিয়েছেন দরজায় দরজা হয়তো বন্ধ আছে নক করেছেন কে জিজ্ঞেস বলতেন যে আমি তোমার আব্বা এই কথা বলতেন বলতেন আমি অমুক নাম বলতেন কি ইসলামিক আদব নবী ইসলাম একটি লোক এরকম আনা আনা বলেছিল পছন্দ করেছেন আনা আনা এবার কোন উত্তর হলো আমি আমি শয়তান তো আনা আনা বলতে পারে তোমার আওয়াজে নাম বলো আনা আনা নিষেধ আছে আমি আপনার স্ত্রী বলছে কে আমি নাম বলাকে আপনি মানহানি মনে করেছেন আর দেরি হলে মুশকিল হন আমি বলেছেন খুলতে হবে তাকে খুলে দিয়ে যদি আল্লাহ না করে আপনার মতো আবার সন্দেহ হয় তারা অন্য খুলে দেয় তাহলে কি হবে অবস্থা নাম বলেন আপনি যে আমি অমুক বলছি আপনার স্ত্রীকে আপনার নামটা বলতে লজ্জা লাগবে নাম বলেন দেখেন কি বলছেন আবুজার বলছেন বলতো আবুজার মান হাজা কে জিজ্ঞেস করলেন নবী বলছেন আবুজার জালানিল্লাহ ফিদা আকা তো আমাকে আল্লাহ আপনার জন্য উৎসর্গিত করুন ইয়ার রাসূল আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি ভাব অর্থ হচ্ছে আমি আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি মানে আপনার খেদমতে সবসময় আমি হাজির কাল ইয়া বাজার হে আবিজার তাল এসো তখন নবী বলে এসো কালা সমাশায়িত হ্যাঁ ফিদা ফিদা মানে উৎসর্গ করা এখান থেকে ফিদিয়া ফাফিদিয়াত মিন সিয়ামিন আও সাদাকাতিন আও যারা হজের অবস্থায় এহরামের অবস্থায় গিয়ে চুল কেটে নিল এহরাম বিরোধী কোনো কাজ করলো নিষিদ্ধ কাজ করলো তাকে কি করতে হবে ফিদিয়া দিতে হবে ফিদিয়া ফিদিয়া দিয়ে নিজেকে উৎসর্গ করতে হবে যে ধর পাপে ধরা খেয়ে গেছে কিন্তু উৎসর্গ করতে হবে সেটা নেই যে যারা নিজেকে উৎসর্গ করে ফেলেছে বাঁচাবার জন্য বা তার হেফাজতের জন্য প্রোটেকশনের জন্য কালা ফামাশাই তো মাহুসাত নবী সাল্লামের সাথে কিছুক্ষণ চললাম সা আজকালকার যুগে সা মানে ষাট মিনিট এক ঘন্টা কিন্তু তখনকার যুগে সাত মানে কিছুক্ষণ কারণ তখন এই ষাট মিনিটের ঘন্টা ছিল না সুতরাং সা মানে কিছুক্ষণ সেটা ষাট মিনিট একটু কম হতে পারে বেশি হতে পারে কিছুক্ষণ চললাম ফাকাল আলী তারপর বলেন ইন্নাল মুকসিরিন হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা যারা বেশি সম্পদের মালিক তারাই কিয়ামতের দিনে কি থাকবে মুকিল্লু নেকির দিক দিয়ে অভাবী থাকবে নেকির দিক দিয়ে অভাবী বা দরিদ্র থাকবে ইল্লামান আতাহুল্লাহ খাইরান তবে ওই ব্যক্তি যাকে আল্লাহ কল্যাণ দান করেছেন মানে দুনিয়ার ধন সম্পদ দান করেছেন সেই ধন সম্পদকে কি করলো ফানাফা হাফি হে ইয়ামিনা হওয়া সে মালো সেগুলিকে ফুৎকার দিল এইদিকে ওইদিকে মানে এইদিকে ধন খরচ করলো ওইদিকে খরচ করলো ওইদিকে করলো ওইদিকে করলো মাতা পিতার সেবায় খরচ করলো নাবালক ভাইদের সেবায় খরচ করলো যাদের খরচ চালাতে পারছে না আব্বা আম্মা আত্মীয় স্বজন খালা রয়েছে ইয়াতিম বিধবা রয়েছে গ্রামে হ্যাঁ গরিব মিসকিন রয়েছে ইসলামের খেদমত ইসলামী দাওয়াতের কাজ রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা রয়েছে এমিনা হোসেমালো ডানে বামে খুব খরচ করলো আল্লাহর রাহে এক কথায় আল্লাহর রাহে খুব খরচ করলো নাফাহা ফি হে আমি নাফাহা বাই করলো ডানে ভাব অর্থ হচ্ছে বাই করলো ডানে বামে সব দিকে অবাইনা ইয়াদাইহি ওয়ারাহু সামনের দিকেও আর পিছন দিকেও মানে সার্বিক ক্ষেত্রে সার্বিক কল্যাণের ক্ষেত্রে কি করলো বা সমস্ত কল্যাণের ক্ষেত্রে বাই করলো ও আমেলা ফিহে খায়রান এবং সেই ধন সম্পদের ক্ষেত্রে ভালো কাজও করলো নেক আমলও করলো কালা ফামাস সেই তো মাহু সাহাতেন তারপর আরো কিছুক্ষণ চললাম ফাঁকা আল ইজলে সাহনা তারপর বললো এখানে বসে বসিয়ে ফাজলাসানি ফি কাইন হিজারা আমাকে একটি খোলা জায়গায় বসিয়ে দিলেন কাইন শক্ত মাটি কা বলা হয় বা উঁচু মাটি কোন একটি শক্ত জায়গায় বসিয়ে দিলেন হাওলাহু হিজার আর আশেপাশে ছোট ছোট কঙ্কর পাথর ছিল মানে পাথরের এরিয়া মদিনা পাথরের এরিয়া মদিনার হাররা বলা হয় জন্য মদিনার আপনার কি বলে পশ্চিম দিকে আর পূর্ব দিকে হাররা সার্কি আর গারবিয়া এই দুইটি এলাকাকে পূর্ব দিক থেকে সার্কিয়া বলা হয় যে বাকির দিক জান্নাতুল বাকি যেটাকে বলছে এই দিকটাকে হারা সার্কিয়া বলা হয় আর পশ্চিম দিক যেটা তার উল্টো দিক মসজিদে নবী থেকে বাবু সালামের দিকে যেটা খানিকটা দূরে গেলে এক কিলোমিটারও যেতে হবে না এক কিলোমিটার একটু কম গেলে তখন হাররা বিয়ে শুরু হয়ে গেল এগুলো এলাকা প্রাচীন যুগ থেকে পাথরের এলাকা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর হাররা বলা তো বসিয়ে দিলেন আমাকে ওখানে ফাকার আলী বললেন ইজলি সাহনা হাত্তা আর জিয়ে লেখি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে না আসো বসে থাকো কালাফান তালাকা ফিল হাররা ওই কঙ্কর যুক্ত এলাকায় বা জমিনে নবী সাল্লাম চলে গেলেন হাত্তালা আর এত দূর চলে গেলেন আর দেখতে পাচ্ছিলাম না ফালাবেসা ফাতালা অনেকক্ষণ অবস্থান করলেন এমন অবস্থান করলেন দীর্ঘক্ষণ আতালা মানে লম্বা তুল থেকে দীর্ঘক্ষণ অবস্থান করলেন সুম্মা ইন্নি সামিতু ওয়া হুয়া মুকবিল ওয়া হুয়া ইয়াকুল অতঃপর আসছেন তার কাছে শুনলাম ওয়া হুয়া মুকবিল তিনি আগমন করেছিলেন এই অবস্থায় এই কথা বলতে বলতে ওয়া হুয়া ইয়াকুল এই কথাটি বলা অবস্থায় তিনি আগমন করছিলেন কি বলছেন ওয়াইন সারাকা ওয়াইন জানা একাই রয়েছেন আর কথা বলছেন আর কাউকে দেখতে পাচ্ছেন না বুঝার শুধু আল্লাহ রসুল সামনে দেখতে পাচ্ছেন আর বলছেন ওয়াইন সারাকা ওয়াইন জানা যদিও চুরি করে যদিও জেনা ব্যবচার করে এরকম বলছেন আর চলে আসছেন কাল ফালাম মাজা আল্লাহ আসতেন যখন আমার কাছে পৌঁছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারলাম না কি কি ব্যাপারে একে একা কথা বলছেন যদিও ব্যবচার করে যদিও চুরি করে একা একা কথা বলছেন কার সাথে কথা হাতটা খুলতো আমি বললাম ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী দেখা তাহলে আল্লাহ রসুলকে সাহাবারা ইয়া মোহাম্মদ বলতেন না বেয়াদবি আল্লাহ কোরআন নিষেধ করেছেন লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ ইবাদাকুম বাদা কি বলতে হবে ইয়া আল্লাহ তাহলে বড়দের ওই রকমই নাম বলা ঠিক না বড়দের যারা সম্মানিত ব্যক্তি তাদের নাম না বলে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে তুলনা চলে না এইভাবে যেমন আমাদের সমাজে রয়েছে অমুক ভাই আমজাদ ভাই বলা যেতে পারে কিন্তু বড় বড় মানে এইরকম বড় যাদের নাম বলা বলাটাকে বেয়াদবি আমাদের সমাজ যেমন আব্বা আম্মা বড় মামা বড় চাচা এদের নাম আসলে বলা উচিত না বড় ভাই তো কি বলছেন যে আমি ধৈর্য ধরতে পারি ইয়া নবী আল্লাহ আল্লাহ নবী যা আল্লাহ ফেদা আল্লাহ আল্লাহ আমাকে আপনার উপর উৎসর্গ করুক মান তো কাল্লেমা ফি জানিবিল হাররা এই হাররার জমিনে গিয়ে আপনি কার সাথে কথা বলছিলেন মাসামে তো আহাদান ইয়ার জু এলাইকা সেইয়ান আমি তো কিছু শুনতে পেলাম না যে আপনার কথার উত্তর দিলেন আমার আপনার কথার যে কেউ উত্তর দিবে তার উত্তরটা তো শুনতে পেলাম না কিন্তু আপনার কথা শুনতে পেলাম ওইন জানা ওইন সারাটা কালা জালিকা জিব্রাইল আলী ইসলাম উনি ছিলেন জিবরিল আলী সালাম এসেছিলেন আরাজ আলী ফি জানিবিল হাররা এই হাররার এলাকায় আমার সাথে সাক্ষাৎ করেছিলেন আমার সামনে আসলেন কালা এসে বললেন কি বাশ্যের উম্মাতাকা তোমার উম্মাতকে সুসংবাদ দিয়ে দাও আন্নাহু মান মাতা যে ব্যক্তি মারা যাবে কি অবস্থায় শেখ বিল্লাহ শাইআন যে আল্লাহর সাথে কাউকে শরীক করলো না রাখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহর সাথে শির করলো না কিন্তু তার সাথে আরেকটা আছে অন্য হাদিসে বান্দার হক আল্লাহর ওপর আর আল্লাহর হক বান্দার ওপর এখানে কি আছে হ্যাঁ ইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিশাইয়া ইবাদতও করতে হবে আর শিরিক করতে হবে না তাহলে পজিটিভও লাগবে নেগেটিভও লাগবে শুধু নেগেটিভ হলে হবে না আমি কোন একটা নাস্তিক বলে আমি কিছুরই পূজা করি না সে তো শিরক করে না মুসলমান তো কথা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা শিরক করে না কবর মাজারে সিজদাও করে না মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আছে তারা কবর মাজারে সিজদাও করে না নামাজও পড়ে না তাহলে তাদের মধ্যে কি আছে কারেন্টের তার একটা তার আছে বিদ্যুৎ সম্পর্কে বুঝেন তো একটা তার দিয়ে লাইট আসবে আলো জ্বলবে না তো এরকমই একটা তার দিয়ে জানাতে যাওয়া যাবে না কালমা এলাই আহিল্লাহতে দুটো তার আছে একটা লা ইলাহা নেগেটিভ তার আছে আর ইল্লাল্লাহ একটা পজিটিভ তার আছে দুটো তার দুটো তার লাগবে তো এই হাদিসের সাথে ওটাও মনে রাখতে হবে কারণ একটি হাদিস দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোনো মশলার ক্ষেত্রে যখন এইরকম একটা মশলা মশাইলের ক্ষেত্রে ফেকার মশলা মশাইলের ক্ষেত্রে এক বিষয়ের উপরে যদি একাধিক হাদিস থাকে সবগুলি সমন্বয় মশলা আপনাকে বলতে হবে ঠিক কিনা তাহলে যেখানে আকিদার ব্যাপার সেখানে সবসময় মনে রাখতে হবে যেমন আল্লাহর এবাদত হইতে হবে তেমনি আল্লাহ ছাড়া অন্যের এবাদত হইতে হবে না মানে শির করা যাবে না তো যে ব্যক্তি এই উম্মতের শির করলো না তার মানে এবাদত করে আর শির করলো না আর মুসলিম কে যে আল্লাহর এবাদত ওখানে নামাজও পড়ে আর মাজারে গিয়ে দাও করে খাসি মুরগি জবাই করে সে মুশরিক সে জান্নাতে যাবে না মুশরিক এবাদত করেও জান্নাতে যেতে পারবে না আর যে ব্যক্তি এবাদত করলো না ইল্লাল্লাহ নাই তার আল্লাহর এবাদত বন্দী করলো না শুধু লা ইলাহ থেকে হবে না লা থেকে হবে না তো নবিসাম কি বললেন যে যে ব্যক্তি আমার উম্মতের শির না করে করে মারা যাবে দাখালা জানা কুল তো ইয়া জিবরিল আমি বললাম হে জিবরিল ওয়াইন সারাখা ওয়াইন জানা যদি চুরি করে যদিও জানা এই কথা নবী সাল্লাল্লাহু বললেন না ওয়াইন লাম ইয়াসাল্লে বলেছেন কি তাহলে বোঝা গেল বেনামাজি মুসলমান থাকতে পারে না কারণ নামাজটা হচ্ছে কলমাই আহিল্লার বাস্তব প্রমাণ আপনি যে কালমাই আহিল্লাহর অনুসারী বিশ্বাসী ইমান আছে এর প্রমাণ হচ্ছে নামাজ এই জন্য নবী সাল্লাম জিবরাইলকে এই প্রশ্ন করলেন এই এই মানে এই পয়েন্টটা মনে রাখবেন কারণ একজন নামাজির দ্বারা চুরি হয়ে যেতে পারে পয়সার কোনো সময় লোক ঢুকে গেছে চুরি করে নিচ্ছে বেতন কম চুরি করে চা খেয়ে নিল চুরি করে সন্ডোজ খেয়ে নিল হয়ে যেতে পারে যে না বিবাহসাদী করেনি শয়তানে পদস্খলন ঘটিয়ে দিয়েছে হয়ে যেতে পারে বুঝতে পারছেন কিন্তু বেনামাজি হতে পারে না এই জন্য বিশাল বলছেন যদি একজন মানুষ শীত না করে মরে তহিদের ওপর মারা যায় চুরি করে মারা যায় জেনা করে মারা যায় তবু কি জান্নাতে যাবে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন কারা নাম জিব্রাইল কি জবাব দিলেন হ্যাঁ যাবে কিন্তু একথা তো জিব্রাইল বলেন যে প্রথম খানে যাবে এটা একটা প্রশ্ন শাস্তি পেয়ে যাবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হাজার বছর লক্ষ লক্ষ বছর হইতে পারে আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আজাদ দেবেন যেমন ওবাদ আবিন সামেতের প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কেউ যদি মারা যায় ইমানের উপর তহিদের উপর আর কিছু গুণা করে থাকে তাই ফাহুয়া ইল আল্লাহ ইনশা বাহু ইনশা গাফার আল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি আল্লাহ ইচ্ছা করলে আজাব দেবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া